প্রেমিক আমার মুসলিম তৌহিদি ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও আল্লাহ সুবাহার মহান দরবারে লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মেহরবানি করে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক নায়ক করেছেন এজন্য জোরে সরে বলি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আমরা মহান আল্লাহ সুবহান দরবারে শুকুর আদায় করলাম আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে একটাই মাত্র উদ্দেশ্য কিভাবে মুসলিম জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় আর সে কারণেই আজকে এহুদি হিন্দুদের সঙ্গে সাক্ষাৎ করছে হিন্দু খ্রিস্টানদের সঙ্গে সাক্ষাৎ করছে তাদের যুগ যুগ ধরে আসা শত্রুতা ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে আল্লাহর রসুল সাল্লাম যা বলেছেন বাস্তব হয়েছে তিনি বলেছেন আল কুফরু মিল্লাতুন অমুসলিম জাতি তোমরা ভালো করে জেনে রাখো পৃথিবীর অমুসলিম জাতির মধ্যে তোমরা যতই বিভেদ দেখো যতই ফেরকাবন্দি দেখো শত্রুতা দেখো মুসলিম জাতির বিরোধিতায় তারা এক জাত এক দল আল্লাহ রসুল সাল্লাম সুদে পর্যন্তই না আরো বলেছেন উমাম অচিরি এমন একটি মুহূর্ত আসবে যখন আল উমাম কাফের জাতিগুলো ঐক্যবদ্ধ হয়ে তারা মাঠে নামবে একে অপরকে আহ্বান করবে কিভাবে মুসলিমদেরকে ধ্বংস করা যায় আশ্চর্য কথা আল্লাহর রাসুল সাল্লাসাল্লাম যে শব্দটা ব্যবহার করেছিলেন বর্তমান জাতিসংঘ আরবিতে সেটাই বলা হয় আল উমামুল ইদা আপনারা হাজিস্তা তামেশকাতেও পাবেন বাবুল ফেতানের ভিতরে আছে আল্লাহর রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন ইউ তাদাল উমাম কাফের জাতিসংঘ কাফের জাতিগুলো সংঘ করে ঐক্যবদ্ধ হয়ে তারা একজন অপরজনকে আহ্বান করবে যেরকম ভাবে দস্তর খান বিছিয়ে মেহমানদেরকে আদরের সঙ্গে ডাকা হয় খানেওয়ালাকে ডাকা হয় খাওয়ার দস্তর খানে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ঠিক তেমনি ভাবে মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য এহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তথা সমস্ত কাফের জাতি ঐক্যবদ্ধভাবে একজন অপরজনকে ডাকবে আপনারা দেখেছেন ইরাকে হামলা করার পূর্বে বুশ কত জায়গায় দৌড়াদৌড়ি করেছে আমেরিকা আফগানিস্তানে হামলা করার পূর্বে কত লোকের কাছে গিয়েছে আমার ভাইয়েরা সাহাবায়করাম যখন এই কথা শুনলেন আশ্চর্য হয়ে গেলেন প্রশ্ন করেন ইয়ারসুল্লাহ তখন কি মুসলমান খুবই কম থাকবে আল্লাহ রসুল সাল্লাম বললেন না সংখ্যায় কম থাকবে তা না মুসলিম জাতি সংখ্যায় তখন কম থাকবে না বর্তমানে কি মুসলমান সংখ্যায় কম দেড়শো কোটি মুসলিম জাতি আর অপর দিকে এহুদি মাত্র সত্তর লক্ষ কত লক্ষ এক কোটিও না মুসলমান যদি একাত্র হয়ে পেশাব করে পেশাবের তুফানে ওরা ভেসে চলে যায় সেই মাত্র সত্তর লাখ এহুদির ভয়ে গোটা মুসলিম জাতি থরথর করে কাঁপছে আরব জাতি তাদের সঙ্গে আপোষ করছে আল্লাহর নবীকে সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন যে তখন কি আমরা মুসলিমরা সংখ্যায় খুবই নগণ্য থাকব বললেন না তোমাদের সংখ্যা তখন অনেক বেশি থাকবে বলে তাহলে কেন কাফেরদের এত বড় সাহস হবে কারণ আপনারা জানেন আল্লাহর নবীর সাহাবিরা কাফেরদের তুলনায় কম ছিলেন না বেশি ছিলেন কম ছিলেন সাহাবাইকে আমরা কাফেরদের ভয় করতেন না কাফেররা ওদের ভয় করত ইতিহাস পড়ুন আল্লাহর নবী সাল আলহি ওসাল্লাম মসজিদের নবদীতে বসে তাবুকের যুদ্ধের জন্য নাম নিচ্ছেন তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাটের তিন লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ হবে সেই যুদ্ধের প্রস্তুতিমূলক নাম নেওয়া হচ্ছে মসজিদ নবমীতে বসে সাহাবায়করাম আনন্দের সঙ্গে নাম লেখাচ্ছেন এরই মধ্যে একজন মহিলা নিজের দুধের সন্তান কিনে হাজির করল ইয়ারসুল আল্লাহি আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন আমার স্বামী তো আগেই শহীদ হয়ে গেছে আমার বড় ভাইগুলো আগে শাহাদত বরণ করেছে আমার বড় সন্তানগুলো আগে শহীদ হয়ে গেছে এই যুদ্ধে অংশগ্রহণ করার মতো আমার পরিবারে তো আর কেউ বেঁচে নেই কিন্তু এই যুদ্ধে আমার অংশগ্রহণ করার ইচ্ছা আমার পরিবারের কোনো সদস্য থাকবে এটাই আমি চাই মেহরবানি করে আপনি কবুল করুন আল্লাহর নবী বললেন আমি তো যুদ্ধের জন্য নাম নিচ্ছি বাচ্চাদের খেলার জন্য নই আমার এমন যুবকের প্রয়োজন যেই যুবক তীর চালাতে পারবে তরবারি চালাতে পারবে উঠে বসতে পারবে ঘোড়ায় বসতে পারবে ঢাল ঘুরাতে পারবে তোমার এই শিশু কোনটাই তো পারবে না আল্লাহর নবীর মহিলা সাহাবিব দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ইয়ারসুল আল্লাহি আমিও জানি আমার এই দুধের শিশু তীর চালাতে পারবে না তরবারি চালাতে পারবে না উঠে বসতে পারবে না ঘোড়ায় বসতে পারবে না ঢাল ঘুরাতে পারবে না ঠিক কিন্তু আমি জানি আমার এই শিশু তীর খেতেও তো পারবে তরবারে আঘাত খেতেও তো পারবে ঢাল ঘুরাতে না পারলে নিজে ঢাল হতেও তো পারবে আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তীর ছুঁড়ে মারবে আপনাকে উদ্দেশ্য করে যখন তরবারি আঘাত করবে সেই মুহূর্তে আমার সন্তানকে আপনার সামনে ঢাল স্বরূপ পেতে ধরবেন আমার সন্তান টুকরো টুকরো হবে আমার সন্তান রাজি হয়ে যাবে আপনার দেহ রক্ষা পাবে আমি সেজন্যই দান করেছি ধরে বলেন এই দৃশ্য যখন রোমের গোয়েন্দারা ছিল সেখানে তারা দেখল রোম সম্রাটকে গিয়ে বলল খবরদার মোহাম্মদের সৈনিকদের সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করার স্বপ্ন দেখার দরকার নেই রোমের সম্রাট জিজ্ঞেস করল ব্যাপার কি মুসলমানদের সৈন্য কি আমাদের চেয়েও বেশি বলে না তাদের সৈন্য তো অনেক কম তুলনাই করা যায় না বলে তাহলে কি তাদের অস্ত্র বেশি বলে না তাদের অস্ত্রও নেই বলে তাহলে কি তাদের সৈনিকদের গায়ে শক্তি বেশি বলে না তা তো সব জীর্ণ শীর্ণ শুকনো লম্বা দেখেন না কয়েকদিন আগে যাকে হত্যা করে দুনিয়া উল্লাস করলো কত ফুট লম্বা ছিল ছয় ফুট লম্বা ছিল একজন মুসলমানের দাম এখনো আছে বলে তাহলে কেন ভয় দেখাচ্ছ অস্ত্র আমার বেশি সৈন্য আমার বেশি শক্তি আমার সৈনিকদের বেশি ভয় দেখাচ্ছ কেন রোমের গোয়েন্দারা বলল বাদশাহ জাহাপনা সৈন্য আপনার বেশি অস্ত্র আপনার বেশি আপনার সৈনিকদের গায়ে সবচেয়ে বেশি তবে জেনে রাখুন আপনার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেলা যত বেশি প্রিয় আল্লাহর নবী মোহাম্মদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয় দেব ভাইরা আমার সে সময় মুসলিমদের সংখ্যা বেশি ছিল না হাজ্জাজ এমনি ইউসুফ ইতিহাস তাকে জালেম বাদশাহ নামে চিনে খেলিফাতুল মুসলিমিন এই রোমের দরবারে বসে একজন মুসলমানকে বন্দি করে গালে থাপ্পর মেরে উল্লাস হচ্ছিল মুসলমান সেই দরবার থেকে চিৎকার মারল হাজ্জাজ এমনি ইউসুফ মুসলিম জাতির খলিফা হয়ে বসে আছো আর রোম সম্রাটের দরবারে আমি মুসলিম হওয়ার অপরাধে আমার গালে থাপ্পর মেরে ওরা উল্লাস করছে আল্লাহর কাছে কেয়ামতের দিন কি জবাব দিবে সেজন্য তৈরি হও হাজ্জাজ ইবনি ইউসুফের গোয়েন্দা সেখানে ছিল হাজ্জাজ ইবনি ইউসুফের কাছে এই খবর পৌঁছানো হল তার ঘুম হারাম হয়ে গেল খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল সমস্ত কমান্ডারদেরকে ডাকলো আসো যত অস্ত্রের প্রয়োজন যত অর্থের প্রয়োজন সৈন্যের প্রয়োজন সব দেওয়া হবে যে কোনো ভাবে হোক না কেন রোমের দরবার থেকে ওই মুসলিমকে উদ্ধার করতে হবে এবং তার গালে যে থাপ্পর মেরেছে তাকে অপহরণ করতে হবে গোয়েন্দারা বারবার চেষ্টা করে সফল হল মুসলিমকে উদ্ধার করে আনা হল আর ওই কাফেরকেও হাজির করা হল হাজ্জাজ ইউসুফ নিজের দরবারের সামনে বললেন হে মুসলমান রোমের দরবারে বসে তোমার গালে যে কাফের থাপ্পর মেরেছিল সে তোমার সামনে উপস্থিত তুমি থাপ্পর মেরে প্রতিশোধ নিয়ে নাও আমিরুল মমিনের নির্দেশ থাপ্পর মেরে প্রতিশোধ নিয়ে নিলেন এরপরে হাজ্জাদ ইউসুফ বলেন ও কাফের বাচ্চা শুনে রাখ আমি তোকে হত্যা করব না হত্যা করার জন্য তোকে ধরে আনি নাই তোকে রোমের দরবার পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করছি রোমের দরবারে গিয়ে বার্তা পৌঁছে দিবি মুসলমানদের গালে থাপ্পড় মেরে কোন কাফেরকে উল্লাস করতে দেওয়া হয় না মুসলমানদের গালে থাপ্পড় মারলে মুসলিম জাতি তার প্রতিশোধ নিয়ে ছাড়ে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য তোকে রোমের দরবারে পৌঁছে দিচ্ছি বাইরা আমার এই মুসলিম জাতি আজকেও এহুদি খ্রিস্টান আছে আর সাহাবায়ক রামদের যুগেও ছিল যে এহুদি আজকে মুসলিম জাতিকে ভয় দেখাচ্ছে হত্যা করছে কাল সেই এহুদি একটু থাকার জায়গার জন্য মুসলমানদের দরবারে হাত জোর করে ভিক্ষা করেছে ইতিহাস পড়ুন অমর আব্দুল খত্তাব রাজি আল্লাহ আনহুর যুগে যখন খয়বর থেকে এহুদিদেরকে বের করে যাওয়ার নজির জারি করলেন এহুদি নেতা খালিফাতুল মুসলিমিন অমরের দরবারে গিয়ে হাত জোর করে অনুরোধ করল ওসমা অমর তুমি কেন আমাদেরকে খাইবরের থেকে বহিষ্কার করছো অথচ তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার জন্য সুযোগ করে দিয়েছিলেন তিনি অনুমতি দিয়েছিলেন আমরা তোমাদের জমি জমা চাষ করব অর্ধেক তোমাদেরকে দিব আর অর্ধেক আমরা নিব এই শর্তে আমাদেরকে এখানে থাকার সুযোগ দিয়েছিলেন তুমি কেন বহিষ্কার করছো অমর আব্দুল হত্যা সেদিন বলেছিলেন আল্লাহর দুশ্মনে হুদি সেদিন আল্লাহর নবী তোদের কি বলেছিলেন প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে আমার মনে আছে সেদিন আল্লাহর নবী বলেছিলেন তোদেরকে এই বলে ততদিন পর্যন্ত থাকার অনুমতি দিচ্ছি যে পর্যন্ত আল্লাহ তালা তোমাদের মঞ্জুর করবেন কিন্তু কথাও বলেছিলেন সেদিন বেশি দূরে নয় যেদিন তোদেরকে এখান থেকে উৎখাত করা হবে এবং তোদেরকে এত দূরে যেতে হবে তোদেরকে নিয়ে চলতে চলতে তোদের উট এবং ঘোড়াগুলো হাঁপাতে হাঁপাতে ক্লান্ত হয়ে যাবে আজকে সে সময় এসেছে তোদেরকে যেতে হবে যে ইহুদি কাল পর্যন্ত মুসলমানদের কাছে ভিক্ষা করত আজকে সেই ইহুদি ফিলিস্তিনের মুসলমানদের প্রথম কেবলা দখল করে আছে মুসলিম জাতির বাড়িঘরগুলোকে পুল্লু জাতি গুড়িয়ে দিচ্ছে প্রতিদিন এক একটা শিশুর বুকে বুলেট দিয়ে তারা ঝাঁঝরা করে ফেলছে যে এহুদি খ্রিস্টান মুসলিম জাতির ভয়ে থরথর করে কাঁপত আজকে সেই ইহুদি খ্রিস্টান ইরাকের উপর অবরোধ দিয়ে হামলা করার পূর্বে দশ লক্ষ শিশুদেরকে হত্যা করেছে এরপরে বোমা হামলা করে হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে যে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ মুসলমানদের ভয়ে থর থর করে কাঁপত সেই হুদি খ্রিস্টান আফগানিস্তানে হামলা করে মুসলিম মা বোনদের ধর্ষণ করেছে লক্ষ লক্ষ মুসলিম যুবকদেরকে হত্যা করেছে মুসলমান যুবকদেরকে ধরে নিয়ে আবু গরিব কারাগরে উলঙ্গ করে একজনের উপর আরেকজনকে রেখে তারা পিরামিড তৈরি করে পৃথিবীর মুসলিম জাতির সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে মুসলিম যুবকদেরকে যখন নির্যাতন করতে করতে পানির জন্য তারা ক্লান্ত হয়ে গেছে মুসলিম যুবকেরা যখন পানি পানি বলে চিৎকার মেরেছে ওই ইহুদি খ্রিস্টান সৈনিকেরা ওদের মুখে পেশাব করে দিয়েছে আপনারা দেখেছেন মুসলিম জাতির প্রাণ প্রিয় কিতাব আল্লাহর কালামের গায়ে তারা পুরুষ এঁকে দিয়েছে এদেশের পত্র পত্রিকাগুলো ইন্টারনেটের মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে প্রচার করেছে তারা দেখিয়েছে তারা চ্যালেঞ্জ করেছে তোমাদের কোরআনের গলায় কুরুশ তারি খ্রিস্টান হয়ে কোরআন খ্রিস্টান হয়ে গেছে তোমরা কেন বসে আছো অমুসলমান জাতি শুধু এ পর্যন্তই না তোমরা যারা ইন্টারনেট ব্যবহার করে দেখেছ আবু গারিব কারাগারের কতগুলো বোন সেখানে যখন এক এক রাতে তাদেরকে বিশ পঁচিশটা আমেরিকান সৈন্য ধর্ষণ করত আত্মহত্যা করার মতো ব্যবস্থাও সেখানে নেই দেওয়ালের সঙ্গে মাথা ঠুকরে ঠুকরে আত্মহত্যা করেছে সেখান থেকে এক জন্ম বোন হাতে মাতার নাম তিনি চিঠি লিখেছেন রক্তকে বের করে ওর নাকে কাগজ বানিয়ে চিঠি লিখেছেন কোথায় সেই সালাহদ্দিন আইয়ুবির সন্তানেরা কোথায় সেই মোহাম্মদ বিন কাশিমের সন্তানেরা তোমরা জানো ভারতের রাজা দাহির যখন দুজন মেয়েকে তার হেরেমে আবদ্ধ করে ধর্ষণ করছিল তারা এরকম চিঠি লিখেছিল আর সেই চিঠির জবাবে মোহাম্মদ বিন কাসেম ষোলো বছরের যুবক ছুটে এসেছেন ভারতবর্ষে রাজা দাহিরকে উচিত শিক্ষা দিয়ে গোটা ভারতবর্ষ স্বাধীন করেছিল সেই মোহাম্মদ বিন কাসেমের সন্তানদেরকে উদ্বুদ্ধ করার জন্য আবার একজন বোন সেই আবু গরিব কারাগার থেকে চিঠি দেখল কোথায় তোমরা আমাদের উপর হামলা করো আমাদেরকে উড়িয়ে দাও আমাদের সহ্য হচ্ছে না আমাদের পেটের ভিতরে এহুদি খ্রিস্টানদের সন্তান ঢুকানো হয়েছে আমাদের ওড়না খুলে ফেলছে আমাদের ছেলোয়ার খুলে ফেলছে আমাদের বুকে হাত দিচ্ছে কোথায় মুসলিম যুবকেরা আমাদের উদ্ধার করো নতুবা আমাদেরকে সবাই কারাগার উড়িয়ে দাও যে আমরা লক্ষ্য করছি আমাদের মুসলিম জাতির অনেকগুলো দেশ আমাদের এক এক করে হাত ছাড়া হয়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার পূর্ব তিমুরকে ওরা খ্রিস্টান রাজ্য স্বাধীন করে নিয়েছে সুদানের একটা অংশ দক্ষিণ সুদানকে স্বাধীন করে খ্রিস্টান রাজ্য বানিয়েছে বাংলাদেশের ভিতরেও সেই একই পরিকল্পনা করে পার্বত্য অঞ্চলের ভিতরে খ্রিস্টান মিশনারি কাজ করছে পার্বত্য অঞ্চলের উপজাতিদেরকে বিভিন্ন হিন্দুদেরকে উপজাতিদেরকে এমনকি বাঙালি মুসলমানদেরকে লোভ দেখিয়ে খ্রিস্টান বানিয়ে খ্রিস্টান রাজ্য বানাবার জন্য সব পরিকল্পনা বাস্তবায়ন করছে আমার ভাইয়েরা একদিকে অবস্থা আর একদিকে আমাদের মুসলমানদের অবস্থা কি বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে মুসলিম জাতি বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে কেউ খাজা বাবা কেউ গাজা বাবা কেউ ল্যাংটা বাবা কেউ মাজার বাবা কেউ অমুক পীরের মুড়ি কেউ অমুক পীরের মুড়ি কারো জিকির একরকম আর একজনের জিকির আর একরকম বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে ছাড়ে নাই বরং মুসলমানদের টুপিগুলো পর্যন্ত ভাগ করে ফেলেছে ঠিক কিনা আজকে আমার সেই ছোটবেলার কৌতুক মনে পড়ে একজন রাখাল তিন মালিকের ছাগল পালত ছাগল দেখতে কাছাকাছি দৈনিক একজনার তার একজনা বাড়ি যা রাখাল মার খায় রাখাল চিন্তা করলে এই ছাগলগুলোকে কেমনে চিনা যায় কেমনে পৃথক করা যায় সে চিন্তা করলো এবারে বুদ্ধি এসেছে এক মালিকের সমস্ত ছাগলগুলোর কান ফুটা করল আর এক মালিকের সমস্ত ছাগলগুলোর নাক ছিদ্র করল আর এক মালিকের সকল ছাগলগুলোর গায়ে কালার লাগিয়ে দিল এখন আর পেস্ট লাগে না ঠিক তেমনি ভাবে এহুদি খ্রিস্টানদেরকে বিব্রত বোধ করতে না হয় এজন্য তারা মুসলমানদেরকে ভাগ করেছে এরা পিওর মুসলিম এরা সুপার মুসলিম এরা মডারেট মুসলিম এরা আমাদের সেকুলার মুসলিম আর এরা হচ্ছে বাকিরা জঙ্গিবাদী মুসলিম এজন্য তারা মুসলমানদের টুপি ভাগ করেছে পাগড়ির কালার পর্যন্ত ভাগ করেছে জামার বুতাম পর্যন্ত ভাগ করে দিয়েছে এখন এক এক পীরের জামা এক এক রকম টুপি এক এক রকম পাগড়ির কালার এক এক রকম অথচ আপনারা জানেন একজন মুসলমান যদি বন্দী হয় একজন মুসলিম যদি নির্যাতিত হয় আল্লাহর নবী বলেছেন আর মুসলিম ওয়াহেদ গোটা দুনিয়ার মুসলিম জাতি একটা দেহ সমতুল্য যদি একটা দেহের কোন একটা অঙ্গ আঘাত লাগে গোটা দেহ ব্যথিত হয় যদি চোখে আঘাত লাগে গোটা দেহ ব্যথা পায় ঠিক তেমনি ভাবে দুনিয়ার কোন প্রান্তে যদি একজন মুসলিম নির্যাতিত হয় একটা বোন নির্যাতিত হয় গোটা দুনিয়ার মুসলিম জাতি জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে তারা ব্যথিত হবে এই ছিল মুসলমানদের পরিচয় ইতিহাস পড়ুন আল্লাহর নবী সাল আলাইহি ওয়াসাল্লাম মদিনার থেকে উমরা করার জন্য মক্কার দিকে আসলেন হোদাই বিয়া পর্যন্ত আসার পরে মক্কার লোকেরা বাধা প্রদান করল আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম ওসমান রাজি আল্লাহ তালানুকে পাঠালেন যাও মক্কার লোকদেরকে বুঝাও আমরা যুদ্ধ করতে আসি নাই আমরা লড়াই করতে আসি নাই মারামারি করতে আসি নাই আমরা এহেরামের কাপড় পরিহিত অবস্থায় এসেছি ওমরা করতে এসেছি আমরা মক্কায় গিয়ে ওমরা করে আবার মদিনায় ফিরে যাব তোমাদের কোনো ক্ষতি করব না ওসমানকে পাঠালেন ওসমান মক্কায় জনপ্রিয় ছিলেন ইসলাম গ্রহণ করার আগেও শুধু জনপ্রিয় না আমরা যেরকম বাচ্চাদেরকে ঘুম পড়াবার জন্য মেয়ে লোকেরা কি করে আগডুম বাগডুম দিয়ে তাদেরকে লৌড়ি দেয় আরবের মেয়ে লোকেরা বাচ্চাদেরকে ঘুম পড়াবার জন্য লড়ি দিত ও হেব্বু কাওয়ার রহমান হুব্বা কোরাইশিন ওসমান ও হেব্বু কাওয়ার রহমান হুব্বা কোরাইশিন ওসমান ও আমার প্রিয় বাচ্চা আমি তোমাকে সেরকম ভালোবাসি যেরকম কোরাইশরা ওসমানকে ভালোবাসে এই ওসমানকে মক্কায় পাঠালেন তুমি মক্কার লোকদেরকে বুঝাও আমরা ওমরা করতে এসেছি যুদ্ধ করতে আসি নাই অমুসলিম যুবকেরা ভালো করে লক্ষ্য করো ওসমান মক্কায় ঢুকে গেলেন কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কারণ তিনি জানেন তার পিছনে চোদ্দশো লোক রয়েছে এক উসমানের যদি কোনো ক্ষতি হয় চোদ্দশো তরবারি তার সঙ্গে উঠে যাবে এই জন্য নির্ভয়ে মক্কায় তিনি প্রবেশ করলেন মক্কার কাফেররা চিন্তা করল মোক্ষম সুযোগ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ধ্বংস করার একটা সুযোগ এসেছে তবে একটু পরীক্ষা করে নেই কাফেররা ভয় পায় মুসলমানদেরকে মনে মনে ভয় পায় এজন্য তারা আগে একটা খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে দেখি কি প্রতিক্রিয়া হয় যদি মুসলমান ভয় পেয়ে যায় তাহলে এবারই সব শেষ করে দাও ইতিহাস লেখে কোরবানির সময় যেরকম মানুষ ছুরি ধার দেয় মক্কার নেতারা তখন তরবারি ধারা লিপ্ত হয়ে গেল মুসলমানদের সব ধ্বংস করে দেওয়ার সুযোগ কিন্তু একটু প্রতিক্রিয়া দেখা দরকার জন্য আল্লাহর নবীর তাবুতে খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে আল্লাহর নবী যখন এই খবর পাইলেন তখন তিনি গাছের নিচে হোদাই বিয়ার একটা গাছের নিচে বসেছিলেন তাবুর থেকে বের হয়ে গেলেন জোরে চিৎকার মেরে বললেন ও আশা যারা ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবিরা চলে আসো আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে নাকি মক্কায় হত্যা করা হয়েছে এই বলে আল্লাহর নবী হাত রেখে বললেন এ আমার হাত রেখে দিলাম আমার হাতের উপর হাত রেখে বায়াত করো যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার প্রতিশোধ নিতে গিয়ে ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় নইলে শাহাদত এছাড়া মদিনায় কেউ ফিরে যাব না কে কে রাজি আছো বায়াত করে বলে নবী হাত ছড়িয়ে দিলেন আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে পর্যায়ক্রমে চোদ্দশো সাহাবায়করাম বায়াত করলেন আল্লাহর নবী এবারে নিজের বাম হাতটা ডান হাত উপর রেখে বললেন এটা ওসমানের হাত ওসমান যাতে এই বায়াত থেকে বঞ্চিত না হয় বায়াতটা কত প্রিয় ছিল আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল সঙ্গে সঙ্গে আল্লাহ তারা নাজিল করে দিলেন যে আয়াত এখনো পড়া হচ্ছে যে আয়াত পরে এখনো পীর সাহেবরা আয়াত নিচ্ছেন আমি ওলামায় গ্রামদেরকে বলবো আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে এই আয়াত কোন পীর মুরিদির বায়াতের জন্য ছিল না আজকে আয়াত নিয়ে পীর মুরগি বয়াত হচ্ছে আল্লাহ তারা বলছেন আল্লাহ তারা মোমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন যখন তারা বয়াত করছিল আপনার হাতে হাত দিয়ে তাহাতা সাজারা গাছের নিচে বসে সৌরায় আলফাতা আটচল্লিশ নম্বর সুরার আঠারো নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন বায়াত নিল এই বায়াতের ফলাফল কি হচ্ছে ওয়াসা ফতহান আল্লাহ রাব্বুল আলমিন মোমিনদের উপরে সাকিনা নাজিল করলেন প্রশান্তি নাজিল করে দিলেন অমুসলমান জাতি আজকেও যদি সেরকম মুসলিম জাতির একজন লিডার থাকত একজন নেতা থাকত ইমাম থাকত আর মুসলিম জাতিরকে বয়াত নিত মুসলিমদের নির্যাতনের বিরুদ্ধে বয়াত নিত মুসলিম ভাই বোনদের উদ্ধার করার জন্য আজকে যদি বাংলাদেশে এরকম একজন ইমামের নেতৃত্বে মুসলিম জাতি লড়াই করত যুদ্ধ করত আর বলতো আমাদের আমরা মুসলিম জাতি এই কোরআন আমাদের সংবিধান কোরআন ছাড়া অন্য কোন সংবিধান মানি না মানতে পারি না এরকম এক নেতার অধীনে ঐক্যবদ্ধ হলে এই দেশে আর কোন শাসন চলতে পারে কিন্তু সেই বায়াত চিন্তাই হয়ে গেছে আল্লাহর নবী সাল্লাম বলেছেন ফাত্তুল মিনহুমা যদি একজন খলিফা থাকা অবস্থায় আর একজন বয়াত নেওয়া শুরু করে তোমরা দ্বিতীয় জনকে কতল করে ফেলো আজকে সেই বায়াত কি আছে শুনুন বায়াতের আয়াত আমি বলছি বায়াত তো কোরআনে আছে কিন্তু কোন বায়াত আল্লাহ তারা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মমিনদের উপরে সাকিনা নাজিল করলেন প্রশান্তি নাজিল করলেন এই বায়াতের বিনিময়ে অল্প দিনের মধ্যে বিজয় দান করলেন মক্কা বিজয় হয়েছে না এবং আল্লাহ তারা অনেক গনিমতের মাল দিলেন যা তারা গ্রহণ করেছে এত সুন্দর বায়াত এরপরে আল্লাহ তারা বলছেন এই বায়াত শুধু আল্লাহ তারা খুশি হন নাই রাজি হন নাই আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ইন্নাল্লাদিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত করছে গাছের নিচে বসে আপনার কাছে বায়াত দিচ্ছে তারা আপনার হাতে হাত থেকে বায়াত করছে না আপনাকে বায়াত দিচ্ছে না বরং তারা স্বয়ং আল্লাহ তাল্লাহ শাহনুকে বায়াত দিচ্ছেন জয় বলুন সুবহানাল্লাহ ইয়াদুল্লাহি তাদের হাতের উপরে আল্লাহ স্বয়ং নিজে হাত রেখে দিয়েছিলেন তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল অমুসলমান জাতি আল্লাহ রব্বুল আলমিন মুসলিম জাতিকে একজন ইমাম উপহার দিয়েছিলেন ইমাম থাকবে মুসলমানদের ইমাম আল্লাহর নবী নিজেও ছিলেন আল্লাহর নবীর পরে আবু বকর আবু বকরের পরে অমর অমরের পরে ওসমান তারপরে আলী যুগে যুগে মুসলিম জাতির একজন খলিফা থাকবে একজন ইমাম থাকবে এই জন্য ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই কিতাবুল জেহাদের মধ্যে একটা বাপ কায়েম করেছেন বাবুন আল ইমাম ইমাম হচ্ছে ঢাল যে ঢালের আড়ালে থেকে যুদ্ধ করতে হবে আজকে সেই ইমাম খ্রিস্টানরা চিন্তাই করে নিয়ে গেছে খ্রিস্টানদের ইমাম আছে পোপ আছে একটা খ্রিস্টান পোপ মারা গেলে দুনিয়ার খ্রিস্টান আলেমরা একাত্র হয়ে আর একজনকে বসায় ঠিক কিনা ওরা মুসলমানদের সেই খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে মুসলমানদের খেলাফত ব্যবস্থা দরবারে দরবারে খানকায় ঢুকিয়ে দিয়ে ওরা নিজেরা এটাকে চিন্তাই করে দুনিয়ার উপরে নেতৃত্ব চালাচ্ছে ঠিক কিনা আমার ভাইয়েরা আজকে সেজন্যই আমাদের মনে রাখতে হবে এর থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিম আয়াত নাজিল করে দিয়েছেন আমি সেজন্য সুরায় সফের দশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলমিন বলছেন আমানু হাল আদুল্লুকুম আলা তিজারহ হে গণ আমি তোমাদেরকে একটা তিজারত সম্পর্কে বলবো কি একটা ব্যবসা সম্পর্কে বলবো কি তুমজি কুম্মিন আলিম যে ব্যবসা তোমাদেরকে মর্মন্তুত শাস্তি থেকে দুনিয়ার শাস্তি থেকে এহুদি খ্রিস্টানদের শাস্তি থেকে হিন্দু বৌদ্ধদের শাস্তি থেকে তোমাদেরকে মুক্তি দিবে তোমাদেরকে জাহান নামের শাস্তি থেকেও মুক্তি দিবে তুমি আলিম কে বলছেন আল্লাহ তারা ওয়াদা করছেন আল্লাহর ওয়াদা কোনো ভুল আছে যদি এই ব্যবসা করা যায় আমাদেরকে আল্লাহ রব্বুল আল দিচ্ছেন আমরা দুনিয়াতেও সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র সমস্ত নির্যাতন থেকে মুক্তি পাবো পরকালে মুক্তি পাবো একটা ব্যবসা করলে সেই ব্যবসা করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করে বসুন ইনশাআল্লাহ আয়াত থেকে আমি আলোচনা শুরু করছি আল্লাহ তারা বলছেন হাল আদুল্লুক মালা তিজার আমি তোমাদেরকে এমন একটা ব্যবসা সম্পর্কে বলবো কি যে ব্যবসা তোমাদেরকে তুম তুমজি কুমিন আদাবিন আলিম মর্মন্তুত শাস্তি থেকে মুক্তি দিবে মুক্তি দিবে তোমাদেরকে নাজাদ দিবে ব্যবসা কেন বললেন ব্যবসা বলেছেন এজন্য ব্যবসা করতে গেলে খালি টাকা পয়সা হলে চলে না খালি বুদ্ধি থাকলেও চলে না বাংলাদেশে অনেক বুদ্ধিজীবী আছে বুদ্ধির ছেলায় মাথার চুল একটাও নাই তারপরও ব্যবসা করতে জানে না আবার আর একদিকে অনেক টাকা পয়সার মালিক আছে নিজে কিছুই ব্যবসা বোঝে না ব্যবসা করতে গেলে একদিকে যেমন টাকা পয়সার প্রয়োজন আর একদিকে বুদ্ধি বিবেচনার প্রয়োজন আর একদিকে হিসাব নিকাশ জানার প্রয়োজন আল্লাহ সুবাহ আমাদেরকে বলছেন তোমাদেরকে একটা ব্যবসা সম্পর্কে বলবো যে ব্যবসা তোমাদেরকে তঞ্জিকুম মিনাদাবিন আলিম মর্মন্তুত শাস্তি থেকে তোমাদেরকে মুক্তি দিবে আল্লাহ বলছেন মুক্তি দিবে এই ব্যবসা যদি করতে পারো দুনিয়ার কোন শক্তি তোমাদেরকে ধ্বংস করতে পারবে না ওয়াদা করছেন কে আল্লাহর ওয়াদায় কোন ভুল আছে আল্লাহ বলছেন অমান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়ামান আসদাকু আল্লাহর চেয়ে সত্য কথা বলার মতো আর কে আছো ওয়াদা করেছেন কে আল্লাহ তারা বলেছেন সত্য আপনি চিন্তা করতে পারেন যে বোধহয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তৈরি করে বলেছেন আল্লাহ তারা সে উত্তর দিয়েছেন না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার পক্ষে মিথ্যা বলেন নাই ইনহুয়া মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোন কথা আমার পক্ষ থেকে তৈরি করে বলেন না আল্লাহর পক্ষ থেকে ওহি করার পরে আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে জানার পরেই কেবল বলেন যারে বলুন সুহান আল্লাহ কোন স্বপ্নের মাধ্যমে বুজুর্গ বলল আর দলিল হয়ে গেল না এরকম না ও আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কার করে দিয়েছেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহাম সম্পর্কে আল্লাহ তারা বলছেন আমার নবী যদি আমার পক্ষ থেকে কোনো কথা তৈরি করে বলতেন আমার পক্ষ থেকে মন গড়া তৈরি করে বলতেন আমি তার ডান হাত চেপে ধরতাম এরপরে তার গর্দানের সাহারকটা কেটে দিতাম তোমাদের কোন ব্যক্তি কোন শক্তি ছিল না আমার পাকড়াও থেকে তাকে রক্ষা করার জন্য বলেন সোহান আল্লাহ এত পরিষ্কার করে দিলেন আল্লাহ তালা এই কালামে ওয়াদা করেছেন এই ব্যবসা করলে তোমরা নাজাদ পেয়ে যাবে দুনিয়ার কোন শক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না আল্লাহর কি সে ক্ষমতা আছে আল্লাহ তালা এখন সাহায্য করেন নাই ও আমার ভাইয়েরা এব্রাহিম আলাই ইসালাতাম আমাদের সমাজের মতো একটা সমাজে জন্মগ্রহণ করলেন যেই সমাজ মূর্তি তৈরি করে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি স্কুল কলেজের সামনে মূর্তি ইউনিভার্সিটির সামনে মূর্তি এরপরে আরো যে মূর্তি তো আছি এইরকম সমাজকে দেখার পরে তিনি চিন্তায় পড়ে গেলেন আমার আসলে আল্লাহকে কে আমার আমার ভাইয়েরা শেষ পর্যন্ত তিনি তারকা চন্দ্র সূর্য এই সব কিছু চিন্তা করে ফেল হয়ে গেলেন এরপরে তিনি সিদ্ধান্তে আসলেন ইন্দি ওয়াজিহিয়ারিল্লাদীপ আমি আমার চেহারা মতো আজ্য করলাম কার দিকে ওই মহান আল্লাহর দিকে যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন হানিফান সম্পূর্ণ সব বাতিলকে বর্জন করে এক আল্লাহ দিকে মোতওয়াজ্জল হানিফান আমা আনামিনাল মুশরিকিন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই এই বলে যখন তিনি আল্লাহকে চিনতে পারলেন এবারে জাতিকে বুঝাবার প্রয়োজন আছে আমার যুবক ভাইয়েরা খুব ভালো করে খেয়াল করুন এব্রাহিম আলাই ইসালাতাম অপেক্ষায় রইলেন সুযোগের সন্ধানে রইলেন মেলার সময় আসলো মূর্তি পূজার মেলা সবাই মেলায় চলে যাচ্ছে ইব্রাহিমকেও দাওয়াত দেওয়া হল ইব্রাহিম বলেন আমি অসুস্থ সব যখন মেলায় চলে গেল রাজকীয় মূর্তিখানায় ঢুকে পড়লেন গিয়ে দেখলেন যে মাশাল্লাহ মূর্তির সামনে অনেক দামি দামি খাবার আছে দামি শাড়ি আছে মূর্তির গায়ে গহনা আছে গলায় দেখেন নাই গত পূজার সময় কিভাবে চুরি হইল এব্রাহিম আলাই সালাম রাজকীয় মূর্তিখানায় ঢুকে দেখলেন অনেক দামি দামি খাবার বলেন আলা তা কুলুন খা খা খা খাও না মালা কুমলা তামতে কোন ব্যাপার কি কথা বলো না কেন খা কথা বল কথা বলে না দরবান বিলিয়ামিন এরপরে যখন রাগ উঠলো খায় না কেন খা ভালো করে মারলো জোরে ডানাতে থাপ্পর থাপ্পড় মারলে মূর্তি ব্যথা পায় না নিজে ব্যথা পায় পাথরের মূর্তি আরো কালো পাথরের মূর্তি এব্রাহিম আলাইসালাম এবারে কুড়াল নিয়ে একটা মূর্তির মাথায় মারেন কারো কানে মারেন কারো দাঁতে মারেন ভেঙ্গে চুরে চুরমার করে ফেললেন এবারে বড় মূর্তির কলার গলায় কুড়াল লটকে সরে পড়লেন লোকেরা যখন আবার পূজা দেওয়ার জন্য আসলো মেলার থেকে চলে আসলো দেখলো সর্বনাশ হয়ে গেছে কোন মূর্তির হাত নাই কারো পা নাই কারো মাথা নাই ভেঙ্গে চুরে একাকার হয়ে গেছে সব দৌড় হয়ে গেল নমরুদের কাছে মূর্তি পূজকদের লিডারের কাছে গিয়ে বলল সর্বনাশ হয়ে গেছে আর রাজকীয় মূর্তিখানায় কাণ্ড ঘটে গেছে নমরুদ সঙ্গে সঙ্গে এসে দেখলো দীর্ঘক্ষণ চিন্তা করল এরপরে তাফসিরে রাখে সর্বপ্রথম যে বাক্য তার মুখ থেকে বের হয়েছিল তা ছিল এই হালমিন ফাতান ইয়াজকুরু আলিহাতানা এই এলাকায় এমন কোন যুবক আছে কি যে যুবক আমাদের মূর্তিগুলোকে সুনজরে দেখে না মূর্তিগুলোকে পছন্দ করে না মূর্তিগুলোর সমালোচনা করে এমন কোন যুবক আছে কি যুবকেরা আজকে ভালো করে তোমাদেরকে বুঝতে হবে নমরুদ কেন প্রশ্ন করল যুবক আছে কি কোন নেতার প্রশ্ন করে নাই কোন মুরব্বীর প্রশ্ন করে নাই কোন পীর সাহের প্রশ্ন করে নাই কোন যুবক আছে কি যে যুবক মূর্তিগুলো সুনজরে দেখে না কেন যুবকের প্রশ্ন কারণ নমরুদ দুনিয়ার জ্ঞানে বিচক্ষণ ছিল নমরু দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করে বুঝতে পারলো কোনো জট্টুফান হলো না কোনো ভূমিকম্প হল না কোনো যুদ্ধ বিগ্রহ হল না কেন এই মূর্তিগুলো ভাঙল নিশ্চয়ই এই মূর্তিগুলো ভাঙ্গা পর্যন্তই আজকের সমাপ্ত নয় এই মূর্তি ভাঙ্গা হচ্ছে একটা বিশাল বিপ্লবের পরিকল্পনার সূচনা মাত্র এই মূর্তির সমাজকে ভেঙ্গে দিয়ে তাও হেদের সমাজ গড়ার জন্য মূর্তি পূজাকে ধ্বংস করে দিয়ে এক আল্লাহর এবাদত প্রতিষ্ঠা করার জন্য এই সমাজ পরিবর্তন করার জন্য একটা সুদূর প্রসারী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে আর এই রকম পরিকল্পনার সূচনা হয়েছে মূর্তি ভাঙ্গা দিয়ে আর এই রকম পরিকল্পনা করা কোন মুরব্বীর মাথায় ঢুকে না কোন পীর সাহের মাথায় ঢুকে না ঢুকে তো ঢুকে একমাত্র যুবকের মাথায় ঢুকে এই জন্য নমরুদ প্রশ্ন করেছে কোন যুবক আছে কি এবারে লোকেরা বলল হা হা কোরআন বলছে আমরা একজন যুবক সম্পর্কে জানি যেই যুবক আমাদের মূর্তিগুলোকে সোনা জোরে দেখে না যেই যুবক আমাদের মূর্তিগুলোকে ভালো জানে না যেই যুবক আমাদের মূর্তিগুলোর সমালোচনা করে এই যুবক আমাদেরকে বিভিন্ন সময় বলে এই মূর্তি কিছু খাইতে পারে না এই মূর্তি সাহায্য করতে পারে না এমনকি তার গলার থেকে স্বর্ণের গহনাগুলো চোর চুরি করে নিয়ে যায় ফিরাতে পারে না এমনকি কুকুর যদি ওর মুখে পেশাব করে দেয় রক্ষা করতে পারে না এইরকম সমালোচনা করে এক যুবক আছে সেই যুবকের নাম ইউকারুলাহু ইব্রাহিম অ যুবকেরা তোমাদেরকে বুঝতে হবে যখন কোন জাতির যুবকেরা তৈরি হয়ে যায় সেই সমাজে কোন শিরিক বিধান থাকতে পারে না আমার জাতি বাংলার জমিন থেকে সমস্ত মূর্তি এবং মূর্তি পূজকদেরকে উৎখাত করার জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় এব্রাহিমের মতো তৈরি আছো কে বীর আল কোরআনের ভাইরা আমার আজকে আমাদের মনে রাখতে হবে আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন লুসির তুমি স্বভাব আমি যুবকদের মাধ্যমে সাহায্য প্রাপ্ত হয়েছি অমনে তুমি সুযোগ আর এক প্রকার বৃদ্ধদের মাধ্যমে বাধা প্রাপ্ত হয়েছি এখন আপনি দেখবেন যখন কোরআন এবং হাদিসের কথা দিয়ে দলিল পেশ করবেন একদল বুড়া নামাজও পড়ে রোজাও রাখে তারপরও বলবে বাপ দাদার যুগ থেকে করেছি বাপ দাদাকে পেয়েছি কোরআন আদি বাদ দাও আমাদের পীর কি কম বুঝে আমাদের বুজুর্গ কম বুঝে এই বলে কোরআন আদিজকে প্রত্যাখ্যান করে কোরআন আদিজকে বাদ দিয়ে বাপ দাদার ধর্মকে গ্রহণ করে কিনা মক্কার কুফারা এটাই করেছে আল্লাহ নবী সেজন্য বলেছেন নুসের তুমি স্বভাব আমি যুবকদের মাধ্যমে সাহায্য প্রাপ্ত হয়েছি আর বুড়াদের মাধ্যমে বাধা প্রাপ্ত হয়েছি আসাবে কাজ কি ছিল বুড়া না যুবক কোরআন কি বলছে সুরায় কাহা পড়ুন ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বেরাব্বিহিম ইন্নাহুম ফিতিয়াতুন নিশ্চয় ওরা ছিল কয়েকজন যুবক কি ছিল যুবক ছিল ইন্নাহম ফিতিয়াতুন ইব্রাহিম আলাহ সালাম বুড়া ছিলেন না যুবক ছিলেন একজন যুবক সম্পর্কে জানি যে এই যুবক মূর্তিগুলো সোনা জোরে দেখে না এবারে নমরুদ বলল তাড়াতাড়ি যুবককে হাজির করো জনসমক্ষে ধরে আনো সবাই তাকে দেখুক কে এই সর্বনাশটা করেছে ও আমার ভাইয়েরা মমিন কোনদিন ভয় পায় না মর্দে মমিন বাতিল সে হার खौफ खा सकता नहीं सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं মর্দে মমিন কখনো বাতিলকে ভয় পায় না মর্দে মমিন গর্দান কাটাতে পারে গর্দান ঝুকাতে পারে না ঠিক কিনা ये बात आया है दुश्मन पर हम फूल भी है तलवार भी है ये बात आया है दुश्मन पर हम फूल भी है तलवार भी है या बद में जहां महकाएंगे या खून में नहा कर दम लेंगे ইব্রাহিম আলাহ সালাম পালান নাই সামনে চলে আসলেন একদিকে নমরুদের সেনাবাহিনী নমরুদের জনগোষ্ঠী আর একদিকে এক ইব্রাহিম আল্লাহর বান্দা দাঁড়িয়ে আছেন একজন মমন দাঁড়িয়ে আছে আল্লাহ রাব্বুল আলমী সেজন্য বলেছেন ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতা ইব্রাহিম একটা উম্মা একটা জাতি একটা দল এব্রাহিম কি একটা জাতির নাম এক ব্যক্তির নাম আল্লাহ তো জাতি বলেছেন উম্মা বলেছেন জাতি কেন বলেছেন কারণ হলে এই একদিকে নমরুদের সেনাবাহিনী নমরুদের জনগোষ্ঠী আর একদিকে একজন মমিন দাঁড়িয়ে আছে তাওহিদের পক্ষে কামত পর্যন্ত আজকে তোমরা যারা তাওহিদের কথা বলছো তোমাদের পক্ষে প্রতিনিধি হয়ে নমরুদের সামনে হকের কথা বলেছেন একা সেজন্য যেন তোমরাও তাদের সঙ্গে আছো সেজন্য ইব্রাহিমকে একটা জাতি বলেছেন যেন বলেন এব্রাহিম আলাই ইসালাম দাঁড়িয়ে গেলেন লোকেরা বলল ইব্রাহিম তুমি এই কাজগুলো কেন করেছ ইব্রাহিম বলল ফাসালুহুম ওই হাত ভাঙ্গা মাথা ভাঙ্গা দাঁত ভাঙ্গা মূর্তিদেরকে জিজ্ঞেস করো ইনকানু কোন যদি ওরা বলতে পারে তাহলে ওদেরকে জিজ্ঞেস করো এবার লোকেরা বলল তুমি তো ভালো করে জানো এই মূর্তিগুলো কোনো কথা বলতে পারে না কোন সাহায্য করতে পারে না কোনো কথা বলতে উত্তর দিতে পারে না এবারে তাও হেদবাদী মমিন দাঁড়িয়ে বললেন তাহলে তোমরা কেন পূজা করছো এমন জিনিসের যে কথা বলতে পারে না যে কোনো খানা খাইতে পারে না যে নিজেকে উদ্ধার করতে পারে না ওদের মাথা ভাঙলে রক্ষা করতে পারে না এমনকি কুকুর যদি ওর মুখে পেশাব করে দেয় রক্ষা করতে পারে না এক মূর্তি পুজো খুব বেশি মূর্তি পূজা করতো এজন্য একটা ভালো মূর্তি তৈরি করে সফরে যাচ্ছে সাথে করে নিয়ে যাচ্ছে রাস্তায় পেশাব পায়খানার প্রয়োজন হল এক জায়গায় রেখে চিন্তা করলো কেমনে এটাকে সাথে নিয়ে পায়খানা করতে যাই মূর্তিটাকে এক জায়গায় রেখে উনি দূরে পায়খানা করতে গেলেন এসে দেখে মূর্তির গা ভেজা ভেজা চিন্তা করলেন যে এটা রহমতের পানি কিনা জি বাদিয়ে চাটা শুরু করলেন আসেন একদল মানুষ আমার দেশে একদল পীরের মুড়ি যাচ্ছে পীর সাহের জন্মদিনে গোসল করায় নরদ অনুষ্ঠান করে পীরের সেই গোসল করা পানি মুড়িদরা ভাগ করে খায় চিন্তা করে না কত জায়গা ধুয়ে এই পানিগুলো বের হলো খালি এটা না পীরের বৃদ্ধাঙ্গুল পাও চুষে পীরের ফয়েজ বৃদ্ধাঙ্গুল দিয়ে প্যারে ভিতরে ঢুকে যাবে পীরের বীর্য খায় আর কয় বীজ মে আল্লাহ এই জন্য খবরদার কোন পীরের বাড়ি কোনো খাইবেন না কারণ ওরা ওই যে রাতের বেলা জিকির করে আসল পর্দা দিলের পর্দা দে বাতি নিভাইয়া তারপরে যা করে নারী বুড়ি একসাথে এরপরে এখানে সর্বনাশ করে এরপরে আটা ছিটাই দেয় ওই আটার সঙ্গে পীরের বীজ মিশে ওই বীজ মিশানো দিয়ে হালুয়া বানায় ওই হালুয়া তারে খাওয়ায় শয়তান তার দিল দখল করে নেয় ইমান তার থেকে চলে যায় এরপরে সে দরবারের ভক্ত হয়ে যায় এই জন্য দেখবেন এই সব পীরদের দরবারে যে একবার যায় সে ভক্ত হইয়া যায় কারণ কি কারণ হচ্ছে ওই দরবার থেকে শয়তানও পালাইয়া যায় যেটা শয়তানের চোখা এখন দেখবেন বাউলদেরকে নিয়ে নাচানাচি এই বাউলরা সিদ্ধি অর্জন করে কেমনে জানেন বাউলদের সিদ্ধি অর্জন করতে গেলে পঞ্চরস খাইতে হয় পঞ্চরস মানে হচ্ছে বীর্য হায়েজের রক্ত নেফাসের রক্ত তারপরে এরপরে পেশাব পায়খানা এই পাঁচটা জিনিস মিলাইয়া তারপরে হালুয়া তৈরি করে তা দিয়ে গভীর রাতে খেতে হয় এটা খেলে পরে তাদের সিদ্ধি অর্জন হয়ে যায় আসমান জমিন তা সব তাদের নকদর্পে চলে আসে সব দেখতে পায় কাশপো খুলে যায় নাওয়াজবিল্লা কাশপো তো খুলেই যায় কারণ তখন ফেরেস্তা তার থেকে চলে যায় শয়তান তার অন্তরটাকে দখল করে নিয়ে যায় ঠিক কিনা ও আমার ভাইয়েরা এই মূর্তি পূজক লোকটা এসে মূর্তির গায়ে চাটা দিল রহমতের বৃষ্টি পড়ল কিনা কিন্তু চাটা দিয়ে দেখে যে তো টক টক লাগে রহমতের বৃষ্টি তো বৃষ্টি লাগবে টক লাগে কেন সন্দেহ হল তালাশ করতে লাগলো অন্য কিছু ঘটল কিনা দেখে দূরে একটা কুকুর এই মাত্র পেশাব করে গেছে পেশাবের ফোটা এখনো ঝরছে বসতে আর বাকি রইল না এটা কোনো আসমানের রহমতের পানি নয় এটা কুকুরের পেশাবের পানি আমার মূর্তির মুখে মেরে দিয়েছে আমার ভাইয়েরা আজকেও যারা মূর্তি তৈরি করছে এই মূর্তি পুজকদেরকে স্পষ্ট বার্তা জানিয়ে দাও ও আমার জাতি মূর্তি তোমাদেরকে রক্ষা করতে পারবে না মূর্তি তুমি পূজা মুসলমান বরদাস্ত করতে পারে না এব্রাহিম আলাহাম মূর্তি ভেঙ্গেছেন আজকে আমার দেশের ধর্ম প্রতিমন্ত্রী নির্লজ্জ ভাবে বলেছে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের অর্ধেক মূর্তি পূজার জন্য নাকি ঘুরে দিতে হবে আমার জাতি এই মূর্তি পূজকদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যদি মসজিদ গুলোকে মূর্তি মুক্ত করতে গিয়ে যদি বুকের তাজা রক্ত নিতে দিয়েছিলেন ইনশাআল্লাহ একটি মসজিদে মূর্তি পূজার জন্য খেলে দিয়েছিলেন যেমন ধর্মমন্ত্রী আর তেমন ওই মন্ত্রীর দালাল ইমাম বাইতুল নামের এক ইমাম বসিয়েছে এদি খ্রিস্টানের পাঁচ একটা গুলাম মূর্খ সালাউদ্দিনকে করে বলতে পারে নতুবা মুসলমান জানে আল্লাহর নবী যদি মক্কা বিজয় করেছেন মক্কা বিজয়ের ইতিহাস পড়ো আল্লাহ নবী বিজয় করে মাথার টুপিও খোলেন নাই লোহার পোশাকও খোলেন নাই খানার কাবার ভিতরে ঢুকে প্রথমে পরশা হাতে নিয়ে মূর্তি খোঁতা মারলে বললেন জাল হাক্কু হাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা সত্য সমাগত মিথ্যা বিতাড়িত মিথ্যা মিটে যাওয়ার বস্তি বটে এই বলে যখন ইঙ্গিত করছিলেন ইতিহাস সাক্ষী প্রত্যেকটা মূর্তি তিনশো ষাটটা মূর্তি সব কুড়ি হয়ে গিয়েছিল ঠিক কিনা আমার জাতি যেই নবী আল্লাহর ঘরকে মূর্তি মুক্ত করলেন ওই আল্লাহর ঘরে যারা মূর্তি ঢুকাতে চায় তারা মুসলমান না হিন্দু এই হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যদি মুখের তাজা রক্ত ঢেলে দিতে হয় ও আবার যুবকেরা তৈরি ছিলেন ইনশাআল্লাহ ভাইরা আমার সময় এসে গেছে এখন আর মেয়ে লোকের সুরে সুর দিয়ে ফুসফুস করে কান্নার ওয়াজের সময় নাই আল্লাহর নবী সাল্লাম যুদ্ধ করেছেন আর এখন আমার দেশে বলা হচ্ছে যুদ্ধ করব আমাদের শক্তি কোথায় আল্লাহর নবীর সময় কি মুসলমানদের শক্তি কাপাটেছে বেশি রকম ছিল আল্লাহ তারা বলে দিয়েছেন কামিন ফিয়াতিন কালিলাতিন ফিয়াতন ফিয়াতান কাসীরাতাম কত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে আল্লাহ তারা বিজয় দান করেছেন বিশাল বাহিনীর বিরুদ্ধে কার সাহায্যে এবার হিমালয় সালাম এবারে বললেন তাহলে তোমরা কেন পূজা করছো এমন জিনিসের যে নিজেকে রক্ষা করতে পারে না যার সামনের থেকে মাছি কোনো খাবার নিয়ে গেলে রক্ষা করতে পারে না ও আমার জাতি আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি ইন্নি হানিফা মা আনা মিনাল আমি আমার চেহারা মতো অজ্জ করলাম কার দিকে না কোনো খাজা বাবার দিকে গাজা বাবার দিকে পীর বাবার দিকে এখন তাহলে কেন বলা হয় জিকিরের সময় বলে আসন পেতে বসুন আর মনে মনে কল্পনা করুন আমি আমার কলমের দিকে মতো অজ্জু আছি আমার কলম আমার পীর সাপ কেবলার কলমের দিকে মতো অজ্জু আছে আর ওই পীরের কলম তার পীরের দিকে তার কলম তার পীরের দিকে হাজার কলম অজ্জু তারপর আল্লাহর দিকে বলে না আমি বলি আপনি যখন আপনার কলবটা অজ্জু করলেন আপনার পীরের দিকে আপনার পীর সাহেবের কলব তখন তার তিন চারটা বউয়ের দিকে আপনার কলব কই যাইবে আপনি যখন আপনার কলম অজ্জু করলেন পীর সাহেবের কলমের দিকে পীর সাহেবের কলব তখন তার পায়খানার দিকে অজ্জু তোর কলব কই যাবে আমরা নামাজে কলম মতো করি কার দিকে ডাইরেক্ট বলো হচ্ছে ইয়া কানা বুধু আমরা কেবলমাত্র এই গোলামি করি গোলামি করি কার কোন ডাইরেক্ট না ভাই আমার দম কোন পীরের কলম আছে এখানে নামাজের ভিতরে একটা সুরা পড়া হানাফি অজীব অন্য ইমামদের কাছে ফরজ সেই সুরাটার নাম কি না ইয়াসিন না রহমান কেন সুরায় ফাতে এত গুরুত্বটা কি সুরায় ফাতেহার মধ্যে একটা আর যথেষ্ট ইয়াকা না বুধু আমরা কেবলমাত্র তোমার এই গোলামি করি গোলামি করবো কার ডাইরেক্টটা ভাইয়া মাধ্যম হজ করতে গেলে কি বলি লাভবাহিক আল্লাহ হুম্মা লাভবাহিক আল্লাহ আমি হাজির আল্লাহ তোর হাজির আমি শুনবো না আগে পরিচয় দে তোর মধ্যে কোনো খাজা বাবা আছে কিনা গাজা বাবা আছে কিনা ল্যাংটা বাবা আছে কিনা পীর বাবা আছে কিনা তখন হাজির সাহেব বলে লা লাভবাহিক আল্লাহ শারিক আল্লাহ লাভবাহিক না না আমার মধ্যে কোনো শরিক নাই কোনো খাজা বাবা নাই গাজা বাবা নাই ল্যাংটা বাবা নাই পীর বাবা নাই মাদারওয়ালা নাই দর্গাওয়ালা নাই দুর্গাওয়ালা নাই আল্লাহ তারা বলছেন অকাল আর রব্বুকুম তোমাদের রব এলান করছেন ঘোষণা করছেন ওদৌনি আস্তাজিবিল্লাকুম আমাকে ডাক দামে তোমার ডাকে সাড়া দিব ওদৌনি লাকুম আমাকে ডাক দামে ডাকে সাড়া দিব কোন ভাইয়ের মাধ্যমে শর্ত আছে ওরা আমি আয়াত করছি যদি কারো গায়ে লাগে সেই শত্রুতা মুক্তি জসিমুদ্দিন রহমানের সঙ্গে নয় এই শত্রুতা হবে তিনি আল্লাহর কালাম কোরআন নাজিল করেছে আল্লাহর সঙ্গে ঠিক কিনা ভালো করে আল্লাহ কি বলছেন হে নবী যদি আপনাকে আমার বান্দারা জিজ্ঞেস করে আমার সম্পর্কে আমি বান্দার ডাক শুনি কিনা না পীরে ভাইয়া লাগবে না মাজারের মাধ্যম লাগবে না খাজা বাবার মাধ্যম লাগবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি তো বান্দার কাছে আছি উজিবু দাওয়াত দানি উজিবু আগে আমি ডাকে সাড়া দেই যখন সে ডাক দেয় ওলামা একরাম বুঝবে এত অর্থ উজিবু দাওয়াত দায় আহ্বানকারী আহ্বান আমি সারা দেই সারা দেই আগে এদা দানি যখন সে ডাক দেয় তার মানে হচ্ছে বান্দার ডাক দিতে দেরি হবে আমি আল্লাহর সারা দিতে কবুল করতে দেরি হবে না বলছে ভাই আল্লাহ তুমি কত দূরে থাকো আল্লাহ তারা বলছেন আমি তোমার কাছে আছি বান্দা আমি তোমার গর্দানের সাহারগের চেয়েও কাছে আছি বলেন এ আল্লাহকে ডাকতে কোনো ভাই মাধ্যম লাগবে এব্রাহিম আলাইসালাম এই ডাকটাই দিয়েছেন ও যুবকেরা এই সমাজেও তোমাদেরকে ইব্রাহিমের ভূমিকা পালন করতে হবে এই সমাজের মানুষ এখনো মনে করে যে মক্কার কাফেররা মূর্তি পূজা করত কি জন্য ওরা আল্লাহ বিশ্বাস করত না এই কারণে কাফের কথাটা সত্য না মিথ্যা ডাইরেক্ট মিথ্যা আমার জাতি কত কাঁচা এখনো আমি কোরআন থেকে দলিল পেশ করছি কোরআনে স্পষ্ট হাত আছে মান হে নবী আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন আপনি যদি আবু জাহল আবুল হাবদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাহুম কেউদেরকে সৃষ্টি করেছে লায়াকুলুনাল্লাহ তারা বলবে সৃষ্টি করেছেন কে আপনি আমি যেরকম বিশ্বাস করি আমাদের সৃষ্টিকর্তাকে মক্কার কাফেররা বিশ্বাস করত সৃষ্টিকর্তাকে মুসলমানে এখনো জানে না এইগুলো মনে করে কাফের আল্লাহ বিশ্বাস করতো না ওই বেটা আল্লাহ বিশ্বাস করতো না তার আমাদের নবীর আব্বার নাম কি আবদুল্লাহ আবদুল্লাহ সকুর থেকে আবদুল্লাহ মানে আল্লাহর গোলাম মক্কার লোকেরা যদি আবদুল্লাহ আল্লাহকে বিশ্বাস না করতো আবদুল্লাহ নাম রাখে কেউ কোরআন থেকে শোনো ভালো করে আর বোঝার চেষ্টা করো পার্থক্য কোন জায়গায় এই জায়গায় মূল পার্থক্য না আমি একটু আরেকটু দলিল দিচ্ছি কারণ সবাই আটকে গেছে যেই বলছি যে মক্কার কাপেরও আল্লাহ বিশ্বাস করত আরে বেটা মক্কায় খানায় কাম আগেও ছিল মক্কার লোকের হজ আগেও করত মক্কার লোকেরা হাজিদেরকে পানি খাওয়াইত আবু জাহেল বদরের যুদ্ধে যাওয়ার সময় দোয়া করে আল্লাহর কাছে আমরা কাবার হেফাজত করি কাবা নির্মাণ করি হাজিদেরকে পানি খাওয়াই মোহাম্মদ বেদিন হয়ে গেছে আমাদের ধর্ম ত্যাগ করেছে তার সঙ্গে যুদ্ধে যাচ্ছে আল্লাহ সাহায্য করো আবু জাহের সাহায্য চাইছে কার কাছে আল্লাহ মন্ত্র আবু জাহের কোরআন পড়ুন কেবল কোন মৌলবী কি বলল কোন বক্তা সুর দিয়ে কি বলল এইগুলো বাদ দাও ওরা কি বলছে শোনো আল্লাহ বলছেন হে নবী আপনি যদি মক্কার কুফাদেরকে জিজ্ঞাসা করেন সাল তাহুম ওদেরকে জিজ্ঞেস করো আবু জাহাবুল হাবদেরকে জিজ্ঞেস করো মান আরদা কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন আলিম তারা বলবে এক মহাপরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহ তারা সৃষ্টি করেছেন জোরে বলুন ভার মৎকার কাফেররা বিশ্বাস করতা আসমান জমিনের সৃষ্টিকর্তাকে এবারে চন্দ্র সূর্যের মালিককে তাও বিশ্বাস করত কোরআন বলছে সোরায় সোরায় আনকাবুতের একষট্টি নাম্বার আল্লাহ বলছেন হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন ওদেরকে কাদেরকে ওদের কাদেরকে মক্কার কাফেরদেরকে আবু জাহাবুল আবুল আহাবদেরকে জিজ্ঞেস করেন মান আরদা কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন কামারা এবং কে তোমাদের খেদমতে নিয়ন্ত্রিত করে দিচ্ছেন নিয়োজিত করেছেন চন্দ্র এবং সূর্যকে তারা বলবে সব করেছেন কে এবারও আরে সামনে চলুন মক্কার কাফেররাও বিশ্বাস করত রেজেক দেওয়ার মালিককে ফসল দেওয়ার মালিককে আর আমার দেশের নেতা নেত্রীরা ভাষণ দেয় মন্দিরে গিয়ে মূর্তি পূজকদের খুশি করার জন্য যে এবার দুর্গা দেবী গবে চড়ে এসেছে বলে দেশে ফসল বেশি হয়েছে ভাষণ দেয় নাই মক্কার কাফেরদের আকিদার চেয়ে ভালো ছিল কোরআন পড়ো আমি কোরআন থেকে স্পষ্ট দলিল পেশ করছি সুরায়ে আনকাবুতের তেষট্টি নাম্বার আয়াত আল্লাহ বলছেন ওলা ইনসাল তাহুম মান্নাজ্জালা মিনাস মান ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লা ইয়াকুলুনাল্লাহ হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন আবু জাহেল আবুল আবদেরকে জিজ্ঞাসা করেন মান নাজ্জালা মিনাস মান সে আসমান থেকে পানি বর্ষণ করে অতবার সেই বৃষ্টির পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার তরুতাজা করে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে পুর তার অবশ্যই বলবে কে করেন সব তাহলে মক্কার কাফেররা অবিশ্বাস করতো ফসল দেওয়ার মালিককে বৃষ্টি দেওয়ার মালিককে তাহলে এখন যারা মুসলমান নাম দিয়ে আমার হজ করে মক্কা মদিনা যায় এরপর বিশ্বাস করে দুর্গা দেবী হাতির পিঠে চড়ে পৃথিবীতে এসেছে বলে ফসল বেশি হয়েছে এরা মক্কার কাফেরদের চেয়ে জঘন্য বসছে কিনা আমার ভাইয়েরা পরিষ্কার বুঝতে হবে আমার জাতি এখনো ঘুমের মধ্যে পড়ে আছে মনে করে আমরা মুসলমান আল্লাহ বিশ্বাস করি আর মক্কার কাফেররা বিশ্বাস করত না বিষয়টা মিথ্যা কিনা ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে এখন বলবেন যে ওদের একটা ব্যাপার আছে মক্কার লোকেরা মূর্তি পূজা করত আমরা মূর্তি পূজা করি না এই না কথা আসুন আমরা কোরআনকে জিজ্ঞেস করি কোরআন বলে দেব ওরা মূর্তি পূজা কেন করত আল্লাহ রব্বুর আলম পরিষ্কার বলছেন কুলুনা হাউলা ইশফাউনা ইনদাল্লাহ ওই মূর্তি পূজকদেরকে যদি জিজ্ঞাসা করো তারা কেন মূর্তি পূজা করছে মূর্তিকে ওরা কি আল্লাহ বিশ্বাস করত কিনা আল্লাহ বলছেন না না ওরা মূর্তিগুলোকে আল্লাহ বিশ্বাস করে পূজা করে না ওরা নিজেরাও বলবে না তা ওরা বলতো এই মূর্তিগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী তাহলে মূর্তি পূজকরা মূর্তি পূজা করতো কিসের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী হিসাবে ঠিক কিনা কোরআন আজ করছি নাকি নিজে বানাই করছি আর এক আজ করুন আল্লাহ তারা আরো স্পষ্ট করছেন আল্লাহ বলছেন ভাইয়া তারা বলে মা না বুধুহুম আল্লাহ বলছেন ওই মূর্তি পূজকদের যদি জিজ্ঞেস করো কেন মূর্তি পূজা করছে তারা বলবে আমরা এইগুলোর পূজা ও এই উদ্দেশ্যে করি না যে ওরা আমাদের আল্লাহ মা না আবুদু হুম ইল্লা তবে পূজা করি কি জন্য আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছাইয়া দিবে সেজন্য বোঝা গেল মক্কার মূর্তি পূজকরা মূর্তি পূজা করত মূর্তিগুলোকে আল্লাহ বিশ্বাস করে না আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম মনে করে কোনটা মক্কার লোকেরা যদি মূর্তি রসুলকে মাধ্যম মনে করার কারণে মুশ্রেক হয়ে থাকে এখন তাহলে যারা মাজারওয়ালাকে মাধ্যম মনে করে অদাব পীরের মাধ্যম ছাড়া আল্লাহকে বাবা জানে না বিশ্বাস করে তাদের মধ্যে মক্কার মুশ্রেকের কোনো পার্থক্য আছে আর একটা পার্থক্য আছে ওই মূর্তি ছিল পাথরের আর এই মূর্তি চামড়ার তৈরি দেখি কিনা ইজা হাজা এই মূর্তিগুলো ছিল পাথরের কথা বলতে পারত না হাতিয়া খাইতে পারত না এই মূর্তিগুলো মানুষ রক্ত মাংসের তৈরি এত প্যাট আছে এইগুলোর মুখ দাও সারে আর পিস দাও সারে ও আমার ভেড়া আল্লাহ রাব্বুল আলম পরিষ্কার করে দিয়েছেন আজকে যে মুসলমান বিশ্বাস করে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে এ মুসলমান না কাফের কোন সন্দেহ আছে নাকি আবার যেই লোকগুলো বিশ্বাস করে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেলেন খালি হয়ে রাসুলের ধন খাজাকে দিয়ে রাসুল গেছেন খালি হয়ে রাসুলের ধন খাজায় পেয়ে লুকিয়েছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে জোরে বলে নওয়াজবিল্লা মক্কার রয় বিশ্বাস করতো না ঠিক কিনা মক্কার কাফেররা বিশ্বাস করতো দেওয়ার মালিককে শয়তানেও তোর বিশ্বাস করে নাই শয়তান যখন জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছিল প্রার্থনা করেছিল কার কাছে কোরআন পর মুসলমান ভালো করে জানার চেষ্টা করো শয়তান কি বলেছিল কোরআনে আছে কালা রব্বি শয়তান বলল রব্বি হে আমার রব আমাকে কেমন পর্যন্ত হায়াত দান করো কে ডাক দিল শয়তান কাকে ডাকলো না কোনো খাজা বাবাকে না কোনো মাদারওয়ালাকে না কোনো দরগাওয়ালাকে শয়তানও জানতো খাজা বাবার দেওয়ার কোনো ক্ষমতা নাই আজকে আমার জাতি বিশ্বাস করে আল গাউসুল আজম গাউসুল আজম বড় পীর গাউস মানে বিপদে সাহায্য করা আজম মানে সবচেয়ে বড় বিপদে সবচেয়ে বড় সাহায্য করা মালিককে যদি কোনো ব্যক্তি কোনো পীরকে কোনো বুজুর্গকে বিশ্বাস করে ইমান থাকবে গাউসুল আজম মাঝ ভান্ডারী মুসলমান জাতি আল্লাহ রব্বুল আলম পরিষ্কার করে দিয়েছেন আন্তুমুল হে ইমানদারগণ সে দুনিয়ার সমস্ত মানুষেরা জেনে রাখো সব মানুষদেরকে বলছেন কাউকে বাদ দেওয়া হয় নাই ইয়া আইহান্নাস আন্তুমুল ফুকার তোমরা সব আল্লাহর দরবারের ফকির কার দরবারে ফকির আইয়ার না সব ফকির সব বলতে কেউ বাকি নাই তোমাদের পীর ফকির মরিদ ফকির রাজা ফকির প্রজা ফকির ইমাম ফকির মুক্তাদি ফকির ও আমার ভাইরা খাজা বাবা ফকির গাজা বাবা ফকির ল্যাংটাওয়ালা ফকির দর্গাওয়ালা ফকির দুর্গাওয়ালা ফকির আন্তমুল ফুকার ইলাল্লাহ তোমরা সব আল্লাহর দরবারের ফকির তাফসিরে যাকে ফকির কেন বলল দুনিয়ার ফকিরেরা একজন ফকির আর একজন ফকিরের কাছে ভিক্ষা চায় না কারণ জানে আমি যেরকম ফকির ও কি সেরকম ফকির ও কি দিব আমাকে এই জন্য দুনিয়ার ভিক্ষুকেরা এক ভিক্ষুক আর এক ভিক্ষুকের কাছে কিছুই চায় না আল্লাহ সুবহান সেজন্য বলেছেন হে দুনিয়ার সমস্ত মানুষেরা ওই আল্লাহ তোমরা সব আল্লাহর দরবারে ফকির কার দরবার ফকির ধনী একমাত্র কে দেওয়ার মালিক একমাত্র কে হামিদ দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ দেওয়ার মালিককে শয়তান বিশ্বাস করত দেওয়ার মালিক একমাত্র কে সেই জন্য শয়তান বলছে রব্বি ও আমার রব ফাংসিরুন আমাকে কেমন পর্যন্ত হায়াত দান করো আল্লাহ তারা বললেন কালা ফাইন্না কামিনাল মুজারিন যাও তোমাকে সুযোগ দিলাম দিয়েছেন কে আজকে মুসলমান বিশ্বাস করে যে আল্লাহ আছে বিশ্বাস করলে আমরা মুসলমান ও আমার জাতি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল পরিষ্কার করে দিয়েছেন মক্কার কুফাররাও আল্লাহ বিশ্বাস করত কিন্তু মূর্তি পূজা করতো আল্লাহকে পাওয়ার মাধ্যম রূপে তোমরাও পূজা করত এইগুলো পার্থক্য না পার্থক্য লাইলাহা লাইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত আল্লাহ নবী যখন দিলেন মত কারণে তারা খেপে গেল ঠিক কিনা এক মুহূর্ত আগে আল্লাহর নবী এক অঙ্গীকার নিয়েছিলেন আপনারা ইতিহাস জানেন আল্লাহর নবী নব প্রাপ্তির পরে তিন বছর পর্যন্ত গোপনে গোপনে ইসলামের দাওয়াত পেশ করেছিলেন এরপরে আল্লাহর হুকুম হয়ে গেল নবী আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে যে আদেশ নাজের হয়েছে আপনি প্রকাশ্যে বলুন আল্লাহর নবী সেদিন সকালবেলা পাহাড়ে গিয়ে উঠলেন আরবের নিয়ম ছিল জরুরি কোনো কথা বলতে হলে সকালবেলা পাহাড়ে গিয়ে ডাক দিত তো সব নেতারা হাজির হয়ে যেত আল্লাহর নবী সেই নিয়ম অনুযায়ী সকালবেলা গিয়ে পাহাড়ে উঠলেন জোরে ডাক দিলেন ইয়া সাবাহা সকালের বিপদ ইয়াবনি হাসেম ইয়াবনি ফেহের ইয়াবনি মুতালেব বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাক দিলেন সব নেতারা হাজির হয়ে গেল কারণ এমনি তো সকালবেলার ডাক আবার এই ডাকটা যেমন তেমন কোন লোকের না এই ডাকটা হচ্ছে মক্কার সেই যুবকের যে যুবককে সকলে আল আমিন রূপে চিনে সবাই বিশ্বস্ত বলে বিশ্বাস করে সব হাজির হয়ে গেল এবারে আল্লাহর নবী বললেন ও আমার মক্কার নেতারা আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী ওত পেতে বসে আছে তোমরা বিশ্বাস করবে কি মক্কার সব নেতারা বলল অবশ্যই বিশ্বাস করব কারণ মা জার্রাবনাকান আমরা আপনাকে সত্যবাদী সবসময় পেয়েছি আপনার থেকে আমরা কখনো মিথ্যা পাই নাই এবারে আল্লাহর নবী মক্কার নেতাদের সামনে বললেন ও আমার মক্কার নেতারা শুনে রেখো লৌকুল তুম কালিমাতান ও হেদাতান আজকে যদি তোমরা একটা কথা স্বীকার করতে পারো একটা কথা মানতে পারো তামলিকুন আবিহাল আরব তাহলে ওই একটা কথা মানার মাধ্যমে তোমরা গোটা আরব দেশের মালিক হয়ে যাবে আজম অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে আও বিহাল জিজিয়া আর যারা তোমাদের দিন গ্রহণ করবে না ওরা জিজিয়া কর দিয়ে থাকবে কয়টা কথা কয়টা কথা মানতে হবে কারণে নেতারা এখনো খুশি বুঝতে পারে না কি কথা এবারে যখন তারা বলল তাড়াতাড়ি বলো আমরা মানতে রাজি আছি আল্লাহর নবী এবারে বললেন এই একটা কথা কি এই কথা বলার সঙ্গে সঙ্গে মক্কার নেতারা খেপে গেছে ওরা বুঝতে পেরেছে এই কথার অর্থ কি কিন্তু মুসলমান বুঝতে পারে নাই আল্লাহ তারা আল্লাহর নবী সেদিন ঘোষণা করলেন ইয়াই ওলো লাইলাহা ইল্লাল্লাহ ও দুনিয়ার মানুষেরা ইয়া আইয়ুহান নাস এবারে শুধু আরবদেরকে বলে নাই শুধু মক্কার নেতাদেরকে বলে নাই ইয়া আইয়ুহান নাস গোটা দুনিয়ার কেমন পর্যন্ত মানুষদেরকে আল্লাহর নবী লক্ষ্য করে বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ সেই একটা কথা আর কিছুই না সেই কথা হচ্ছে লাইলাহা সঙ্গে সঙ্গে মক্কার নেতারা খেপে গেল আবু জাহেল দুহাত উঁচু করে আল্লাহ নবীকে মারতে চলে গেল যে কারণে আবুল আহাবের প্রতিবাদ করার মতো একটা লোক সেখানে খুঁজে পাওয়া গেল না আল্লাহর নবী মনক্ষুণ্ণ হয়ে চলে গেলেন আল্লাহ তালা নবীকে সান্ত্বনা দিলেন দা আবিল আহাব বলে কি ছিল এই কথার মধ্যে আবুল আহাব বুঝতে পেরেছিল আজকেও যদি সেই লাই দাওয়াত চলে আজকের যুগে আবুল আহাবরাও খেপে যাবে ঠিক কিনা খেপে না কি জন্য এই লাইলাহার অর্থ যে পরে সেও জানে না যারা শুনে তারাও বোঝে না ঠিক কিনা আবু জাহারা বুঝতে পেরেছিল লাইলাহার মানে কি কোরআন বলছে আইনা আলে হাতে না মজনুন আমরা কি আমাদের আলে হাতেরকে বর্জন করবো একজন পাগল কবির কথায় আমাদের নবী কি সারতে বলছেন কিছু খালি বলছে লাইলাহা কিন্তু ওরা উত্তর দিল কি ওরা বুঝতে পেরেছে এই লাইলার মানি হচ্ছে সব বাতিলকে বর্জন করতে হবে এই পুরাতন বিল্ডিং এ রং করতে হলে যেমন আগে পুরাতন রং ঘষে মেজে পরিষ্কার করে তারপরে নতুন রং করলে সেই রং থাকবে পুরাতন রঙের উপর রং করা যাবে ওরা বুঝতে পেরেছে লাহার মানে হচ্ছে কারো হুকুম চলবে না কারো বিধান চলবে না কারো আইন চলবে না লাহার মানে হচ্ছে এই জমিনের কোন মালিক নাই সমস্ত মালিকানা কার আজকে যদি বলা হয় একটা কারখানার মালিক তুরাবালি দশ লাখ কর্মচারীকে বলে দেওয়ার এই তুরাবালি কিন্তু কারখানার মালিক পরদিন থেকে তুরাবালি ওই কর্মচারীরা আমার কথা শুনবে না তুরাবালির কথা শুনবে তুরাবাদের কথা শুনবে কারণ কারখানার মালিককে মালিকের হুকুম চলে অন্যের হুকুম চলে না মক্কার কুফাররা বুঝতে পেরেছে লাইলার মানে হচ্ছে আসমান তুমি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তুমি আমি সব কিছুর একচ্ছত্র মালিকানা কার হুকুম চলবে কার কোরআনে আল্লাহ এটাই বলেছেন আল্লাহুল কলকুয়াল আমরু জেনে রাখো সৃষ্টি যার আইন চলবে কেবল কার সৃষ্টি করেছেন কে এই চন্দ্র সূর্য কার আসমান জমিন কার গ্রহ নক্ষত্র কার তুমি আমি কার আল্লাহুল খলকুয়াল আমরু সৃষ্টি যার আইন চলবে কেবলমাত্র তার এইটা যখন বুঝতে পারলো তারা প্রতিবাদ করলো কোরআন বলছে একসাথে দুই গালি দিয়ে ফেললো অবসলমান জাতি সুরায় সদ এর পাঁচ নম্বর একটা পর আরো পরিষ্কার হয়ে যায় উদাহরণরা কি বুঝতে পেরেছিল আজ আল আলিহাতা এলাহ কি সর্বনাশ সমস্ত আলেহাদেরকে এক আল্লাহ কেন্দ্রিক করে ফেলল সব আলেহা বাতিল হয়ে গেল ভক্তের কাপড়া বুঝতে পেরেছিল কিনা আজকেও যদি এই কথা বুঝতে পারে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তাহলে যারা মনে বিশ্বাস করে সমস্ত ক্ষমতার মালিক জনগণ তারা খেপে যাবে কিনা বাংলাদেশ সংবিধানের এক সাত নাম্বার ধারার এক নাম্বার অনুচ্ছেদ দেখো লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ ঠিক কিনা ও আমার জাতি লাইলার মানি হচ্ছে সমস্ত ক্ষমতার মালিককে ছাব্বিশ নম্বর আদালতা বলে দিয়েছেন হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আল্লাহ হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার মালিককে তুতিল মুল কেমন তাসাউ তুমি যাকে ইচ্ছে করো সমস্ত ক্ষমতা দান করো অতাংহুল কামিম মাংতাসাও তুমি যা চিকিৎসা ক্ষমতা ছিনিয়ে নাও অত ইজ্জু মাংতাসাও তুমি যাকে ইচ্ছে করো ইজ্জাত দান করো অত জিল্লু মাংতাসাও তুমি যাকে ইচ্ছে করো অপমান করো বিয়াদিকাল খাইরু সমস্ত মঙ্গলের চাবিকাঠি তোমার হাতে ইন্নাকালা সব ক্ষমতার মালিক তুমি ক্ষমতার মালিক কে যদি ভালো করে বুঝতে পারো এই সমাজে যারা বিশ্বাস করে বাংলাদেশের প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ খেপে যাবে কিনা এরপরে লাইলাহার মানি হল আমি কারো বিধান মানি না ক্ষমতার মালিক যিনি আইন দেওয়ার মালিক কে তিনি এবারে আল্লাহর আইন যদি মানে তাকে বলে মুসলিম ঠিক কিনা এই জাতি ইসলাম মানে ইসলাম মানে শান্তি ঠিক কিনা ইসলাম মানে শান্তি আছে কোথাও সালাম মানে শান্তি ইসলাম মানে আত্মসমর্পণ করা কার কাছে কোরআনে আছে আসলিম আল্লাহ রাব্বুল আলমিন ইব্রাহিম আলাই ইসালাতামকে বললেন আসলিম সুরায় বাকার একশো একত্রিশ নম্বর قال اسلمت لرب العالمين ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন আমি গোটা জগৎ সমূহের যিনি রব গোটা জগৎ সমূহের যিনি মালিক গোটা জগতের যিনি সৃষ্টিকতা রক্ষাকর্তা আইনদাতা বিধানদাতা আমি তার কাছে আত্মসমর্পণ করলাম তার হুকুমকে মেনে নিলাম আত্মসমর্পণ করবো কার কাছে এইরকম আত্মসমর্পণ যে করে তার নাম মুসলিম আল্লাহর বিধান আইন করুন যারা মানে তার নাম কি আর যে আল্লাহর আইন কেন না মানে মুসলিম থাকবে মানে এটাই আমি কারো বিধান মানে না বিধান মানব কার আমার জাতি এবারে তোমার সংবিধানের সঙ্গে মিলাও সংবিধানের সাথে দুই লেখা আছে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত অন্য অন্য সংবিধানের যত যে কোনো আইন এটার সাথে অসামঞ্জস্যশীল ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে এইটার দ্বারা যদি অন্য দেশের সংবিধানকে বুঝায় আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমরা দেখতে চাই কোরআনের সঙ্গে যদি কোন বিধানের সংঘর্ষ হয় তখন যদি কোরআনকে বাতিল করে দেওয়া হয় তাহলে সেই সংবিধান মানা যাবে ও মুসলমান জাতি এবারে কোরআনকে হাতে নিয়ে বলছি কোরআন করে দেখো তোমার সংবিধানের সঙ্গে কোরআনের যেখানে যেখানে সংঘর্ষ হয়েছে কোরআনের বিধানকে বাতিল করে দেওয়া হয়েছে কোরআন করুন আল্লাহ বলেছেন ও আমার জাতি কোরআন বলছে চোর চাই পুরুষ হোক চাই নারী হোক ওরা যদি চুরি করে হাত কেটে ফেলো আইনটা কার আইনটা কার এই আইন যদি বাস্তবায়ন করো আল্লাহ প্রদত্ত শাস্তি বাস্তবায়ন করতে পারো তোমার এলাকায় চোর থাকবে না স্বর্ণের দোকান পর্যন্ত খোলা রাখা যাবে আছে না মদিনায় হাইয়া আদান হয়ে গেল স্বর্ণের দোকান পর্যন্ত একটা কালো পর্দা ঝুলিয়ে মাস্তিদের চলে যাচ্ছে কোন চোরের ভয় নাই কারণ চোর জানে চুরি করে হাত কাটা যাবে ও আমার জাতি আইনটা দিয়েছেন কে আমার জাতি আল্লাহর আইনটাকে বাতিল করে বলে এটা বর্বর আইন এই আইন বর্বরের হাত কাটলে খাইবে কেমনি আল্লাহর চেয়ে বেশি দয়ালু আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের তিন দিনের মাথায় একটা চুরির ঘটনা ঘটল চুরিটা করেছে কে মক্কার সম্ভ্রান্ত এক মহিলা ওরা বংশের মহিলা আল্লাহর নবীর সাহাবিরা মক্কার লোকেরা নতুন মুসলিম তারা চিন্তায় পড়ে গেল এই মহিলার হাত কাটলে গোড়া গোটা কোরাইশ বংশে বদনাম হয়ে যাবে নবীর কাছে কেমনে সুপারিশ করা যায় আল্লাহর নবীর পালক পুত্র জায়েদ তার পুত্র ছিল উসামা এই উসামা বিন জায়েদকে সবাই ধরো তুমি নবীর নাতের নাতি আদরের নাতি হেব্বু রসুল্লাহ তোমার খেতাব রাসুলের প্রিয় নাতি তুমি পারবা এটা নবীর কাছে বলতে আল্লাহর নবীর কাছে গিয়ে যখন Osama bin Laden Usama bin Zaid আল্লাহ নবীর কানে কানে বলেন আর সুর আল্লাহি মক্কায় একটা চুরির ঘটনা ঘটে গেছে আপনার কাছে বিচার আসবে চুরিটা করেছে কোরাইশ বংশের একজন সম্ভ্রান্ত মহিলা হাত কাটা গেলে কোরাইশ বংশের নাক কাটা যাবে বদনাম হয়ে যাবে আপনিও কিন্তু কোরাইশ বংশের লোক একটু তেল মালিশ করুন তাছাড়া ওই মেয়ের নামও মহিলার নামও ছোট মেয়ে ফাতেমার নামে নাম হাত কাটা গেলে কোরাইশ বংশের বদনাম হয়ে যাবে আল্লাহর নবীর কানে কানে যখন কথা বলল মুসলিম শরীফের হাদিস খুলে পড়ুন আল্লাহ নবীর চেহারা লাল হয়ে গেল তিনি বা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন আর বললেন ও আমার জাতি তোমরাও কি সেই অধিক খ্রিস্টানদের মতো আল্লাহর বিধানকে পরিবর্তন করার চক্রান্ত করছো ওদের মধ্যে বড় লোকেরা চুরি করলে সম্ভ্রান্ত লোকেরা চুরি করলে হাত কাটত না তোমরা বিষয়টা করছো জেনে রাখো আজকে কোরাইশের মেয়ে ফাতেমা নয় আল্লাহর নবী মোহাম্মদের কলিজার টুকরা আল্লাহি আল্লাহর নবী মোহাম্মদের কলিজার টুকরা মা ফাতেমাও যদি চুরি করত আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম যে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ বিধান দিয়েছেন আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলে দেওয়া আল্লাহর বিধানকে পিছনে ফেলে দেওয়ার অধিকার কারো নাই যে বলেন সুহান আল্লাহ আজকে যারা আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলে দিয়েছে তারা কি মুসলমান আছে আর দেখাবো দুই একটা কোরআন বলছে খবরদার খবরদার তোমরা জেনার বিচারে ধারে কাছেও যেও না এটা বেহায়াপনা কাজ অশ্লীল কাজ হারাম কাজ হারাম করেছেন কে আমার জাতি বলল পতিতালয়ের যদি লাইসেন্স থাকে তাহলে বৈধ কারণ বেশ্যাখানার ভাত তারাও পায় লাইসেন্স করতে পয়সা দেওয়া লাগে না যদি সরকারকে ভাগ দেয় তাহলে জেনা করা হালাল ঠিক কিনা হ্যাঁ। লাইসেন্স থাকলে পতিতলায় হালাল না হারাম ও আমার জাতি বেশাখানা জেনা বিবেচনা হারাম করেছেন কে আল্লাহ যেটাকে হারাম করেছেন ওইটাকে লাইসেন্স করে হালাল করার অধিকার কারো আছে এবারে আরো সামনে চলুন জেনাবে বিচারে শাস্তি বিধান নাজিল করেছেন কে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন বেবিচারী নেই বেবিচারী মেয়ে পুরুষ যদি ধরা পড়ে ওদের জনসমক্ষে আনো অবিবাহিত হলে একশো দোররা মারো আর বিবাহিত হলে পরে ওদেরকে জনসমক্ষে আনো হাঁটু পর্যন্ত গাড়ো অথবা গাছের সঙ্গে বাঁধো এরপর একেবারে চতুর্দিক থেকে পাথর ছুড়ে ও রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও আইনটা দিয়েছেন কে কারণ বিবাহিত হলে কারণ সর্বনাশ করলো কি বিবাহিত অবস্থায় জেনা করলে পরে সে যে বীর্য ঢুকাইল এর দ্বারা সন্তান হবে ওই সলিমুদ্দিন আর বর নাম হবে কার কলিমুদ্দিন স্বামীর সন্তান হবে এই যে গাদ্দারি করলো সেই জন্য আল্লাহ সুবাহ এজন্য আল্লাহ সুবাহান তারা শাস্তি বিধান করেছেন যদি বিবাহিত অবস্থায় কেউ কারো সাথে জেলা করে তাহলে মেয়েরকটা এবং পুরুষটা দুটোকে পাথর ছুঁয়ে উড়িয়ে দাও আইন দিয়েছেন কে এই আইন যদি আজকে বাস্তবায়ন থাকত এই সমাজে নারী ধর্ষণের জন্য আর নারী নির্যাতনের বিরুদ্ধে মিছিল করার প্রয়োজন ছিল এখন মেয়ে লোকেরা মিছিল করে নারী নির্যাতন নারী নির্যাতন বন্ধ করো বন্ধ করো বিনা চৌতুকে বিনা চৌতুকে বিয়া করো বিয়ে করো আর ছেলেরা রাস্তা দুই করে আইয়ে পড়ো আইয়ে পড়ো আমার ভাইয়েরা আল্লাহর বিধান কার্যকর করলে এই দেশের দিনামিটার থাকে আমার সরকার আমার জাতি আইনটাকে বাতিল করে দিল ধর্ষণের বিচার বিকল্প আইন তৈরি করলো ও আমার জাতি আল্লাহর বিধানকে বাতিল করে যারা মন গড়া আইন তৈরি করে মানব রচিত বিধান তৈরি করে সেই বিধান দিয়ে বিচার করে সেই বিধানকে মেনে নেয় তারা মুসলিম থাকে এরও সামনে চলো আরো সামনে শোনো আল্লাহ সুবাহান তারা আইন দিয়েছেন পর্দার বিধান দিয়েছেন কে আল্লাহ তারা বলছেন অকার নাফি বুয়ুতি কুন্না আল্লাহ রব্বুল আলমিন বলছেন ও মেয়ে লোকেরা যাদের কানে আমার আওয়াজ যাচ্ছে ভালো করে শুনো আল্লাহ তালার বাণী আল্লাহ বলছেন অকর্ণাফি বয়ুতি কন্যা তোমরা তোমাদের ঘরে থাকো তোমরা বেহায়াপনা উলঙ্গপনা মেয়েদের মতো জাহিলি যুগের মেয়েদের মতো রাস্তায় ঘোরাফেরা করো না এরপর আল্লাহ তারা বলেছেন আপনি আপনার স্ত্রীদেরকে এবং মেয়েদেরকে এবং সমস্ত মেয়ে মোমিনদের মেয়েদেরকে বলুন তারা যেন নিজের উপরে জেল বাপ করে নেয় পর্দা ঝুলিয়ে দেয় এই পর্দা ঝুলিয়ে দিলে ইফটিজিং থাকবে না নারী ধর্ষণ থাকবে না হাইজাক করবে না ওদেরকে সিট মারবে না অমুসলমান জাতি পর্দার বিধান দিয়েছেন কে আমার জাতির সর্বোচ্চ আদালত থেকে ঘোষণা করলো পর্দার জন্য বাধ্য করা যাবে না ঠিক কিনা আল্লাহর দেওয়া পর্দার বিধানের বিরুদ্ধে যারা রায় দিয়েছে যারা আইন দিয়েছে অমুসলিম জাতি চিৎকার বেড়ে বড় তারা মুসলমান থাকবে এবারে আসো আরো সামনে আমার জাতি লাইসেন্স থাকলে হালাল মদের লাইসেন্স করা কারখানা আছে না ফাইভ স্টারে যান লাইসেন্স আছে ওদের জন্য হালাল হারাম কোনটা যারা সরকারকে ভাগ দেয় না ঠিক কিনা লাইসেন্স করে না সুদ ইসলামে হালাল না হারাম আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম সুরায় বাকারার দুইশো পঁচাত্তর নম্বর আয়াত থেকে উনআশি পর্যন্ত বরুন লাস্টের আয়াতটা আমি বলছি একটা বলছি খালি হে যখন তোমরা জানতে পেরেছ সুদ হারাম করা হয়েছে আল্লাহ তারা সুদকে হারাম করেছেন এই ঘোষণা যখন জানতে পেরেছ এবারে তোমাদের যত বকেয়া সুদ আছে পাওনা সুদ আছে মা বাকিয়া মিনার রেবা যত রেবা বকেয়া আছে সব বকেয়া রেগ্র সব বাদ্যা বর্জন করো ইনকু মমিন যদি মমিন হয়ে থাকো ফাইল্লাম তাফালু যদি আল্লাহর বিধান জানার পরে বর্জন করতে না পারো ফায়দানু বিহার ওয়া রাসূলি তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও কার সঙ্গে যুদ্ধ এত বড় মারাত্মক ভাবে আল্লাহ তারা কোরআনে বিধান দিলেন এরপরেও যারা এই সুদের লাইসেন্স দিয়ে সুদের ব্যবসাকে হালাল করে দেয় মুসলমান থাকবে বাংলাদেশের Krishi bank Janata bank Rupali bank Pubali bank Janata bank ভৌয়া ব্যাংক কুনা ব্যাংক যত ব্যাংকগুলো সব সুদে কিনা আমার জাতি সরকার লাইসেন্স দিয়েছে বিধায় সব ব্যাংকে সুদের কারবার করা কি হালাল সরকারের কাছে হারাম কোনটা ওই যে গ্রামে দশ টাকা বিশ টাকা সুদে টাকা দেয় ওইটা হারাম সরকারের খাতা অবৈধ কারণ সরকারের ভাগ দেয় নাই কি করে নাই লাইসেন্স করে নাই ভাগ দেয় নাই সরকারকে ভাগ দেওয়া লাইসেন্স করতে হালাল আমি জিজ্ঞেস করতে চাই সুদকে আল্লাহ হারাম করলেন এই সুদকে লাইসেন্স দিয়ে যারা বৈধ করে দিল মুসলমান থাকবে হতুয়া আপনারাই আপনারা দিচ্ছেন মার্শাল্লাহ এবার আর একটা বলি আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি আল্লাহ তারা তোমাদেরকে ওসিয়াত করেছেন তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ নিজে বিধান দিচ্ছেন কোন পীর সাহেবের দায়িত্বে ছাড়েন নাই এমনকি নবরসুরের দায়িত্ব ছাড়েন নাই কোন মুক্তি সাহেবের দায়িত্ব ছাড়েন নাই আল্লাহ রাব্বুর আলম বলছেন ইউসি কুমুল্লাহ আউলাদিকুম আমাদেরকে ওসিয়াত করছেন বিধান দিচ্ছেন আইন দিচ্ছেন তোমাদের সন্তানদের ব্যাপারে একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি আয় পাবে আইন দিয়েছেন কে আমার জাতি বলল আল্লাহ তারা নারীদেরকে ঠকিয়েছে আল্লাহ তারা নারীদের অধিকার হরণ করেছেন অমুসলমান জাতি যারা আল্লাহর ভুল ধরে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে মুসলমান থাকবে এমনে রোজা না রাখলে কাফের হয় না কি বললাম রোজা রাখে না বিশ্বাস করে ফরজ মুসলমান থাকবে কিনা মুসলমান থাকবে কিন্তু যদি বলে রোজা আমি মানি না রোজা রাখে বাদুরে মুসলমান না কাফের কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত কোন বিধানকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যায় সর্বসম্মতি করবে এতে ওরা আমাদের কোন দিমত নেই আমার বক্তব্য না বুঝার কারণে মানে দেশের মানুষ এখন আকিদা বোঝে না না বোঝার কারণে একদল স্বার্থবাদী একদল ভণ্ড মূর্খেরা আমার বক্তব্যকে বিকৃত আমি নাকি পাইকারি তাক্ষির করে কাফের বলি সবাইকে এই বেটা আল্লাহর বিধান কেউ পালন করতে পারে না আমি তার কাফের বলি নাই বিশ্বাস করে মানে পালন করতে পারে না শয়তানের ধোকায় পড়ে আমি তাকে কাফের বলি নাই এরকম ভুল তাদম করেছিল আদমকে আল্লাহ বললেন বন্ধন খাবি না গাছের কাছে যাবি না আদম খেয়ে বসছেন না আল্লাহ তারা জিজ্ঞেস আদম কেন না আদম কি করেছেন মাফ চাইলেন আল্লাহ মাফ করেছেন কিনা আল্লাহর হুকুম অমান্য হয়ে গেলে এটা বড় অন্যায় না মাফ চাইলে মাফ করবেন কিন্তু যদি কেউ এটাকে অস্বীকার করে তাহলে কি মুসলমান না কাফের ইবলিস কি করেছে এইটাই করেছিল আদমের মধ্যে আর ইবলিসের মধ্যে পার্থক্য এখানে আদমও ভুল করেছে ইবলিসও করেছে ইবলিসকে যখন আল্লাহ জিজ্ঞেস করে ইবলিস মা মানা আল্লাহ তাসজুদাই আমার তো আমি যখন তোকে বললাম আদমকে চিন্তা করবি কেন চিন্তা করো নাই ইবলিস যদি বলতো আল্লাহ অন্যায় করেছি মাফ করে দাও আল্লাহ মাফ করতেন কিনা বোঝা গেল ভুল করা বড় কথা না মাফ চাইলে মাফ হয়ে যাচ্ছে কিনা এই জন্য বলছি রোজা না রাখলে কামের হয় না হজ করে নাই কামের হয় নাই বিশ্বাস করে ফরজ কর্ম ধোকায় পরে করে নাই আমি তাকে কাফের বলি নাই কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহর কোন ফরজকে অস্বীকার করে আকিদার কিতাব খুলে দেখো সর্বসম্মতি সে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যায় কাফের হয়ে যায় ঠিক কিনা শয়তানকে আল্লাহ তখন জিজ্ঞেস করি ইবলিসু মামানাকে আল্লাহ তাস্তুদাই নামার তো ইবলিস আমি যখন তোকে হুকুম করলাম আদমকে শ্রদ্ধা করার জন্য কেন শ্রদ্ধা করো নাই তখন যদি ইবলিস বলতো অন্যায় করেছি আল্লাহ মাফ করতেন কিনা ইবলিস তা করে না ইবলিস আল্লাহর বিরুদ্ধে যুক্তি বেশ করেছে ইবলিস কি বলল আল্লাহ তোমার হুকুমটা ঠিক হয় নাই তুমি আমার অধিকার হরণ করেছ আমার অধিকার হরণ করেছ আমি তো আদমের চেয়ে ভালো সৃষ্টি করেছ আগুন দিয়ে ওকে সৃষ্টি করেছ মাটি দিয়ে আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বে মাটির গতি নিম্নে আগুন যদি নিচেও জ্বালায় উপরে উঠে মাটি যদি উপরেও ছুড়ে মারে নিচের দিকে চলে আসে সুতরাং যুক্তির কথা হল যুক্তির দাবি হল আদম আমার সামনে নত হবে আমি আদমের সামনে নই ঠিক কিনা এই যুক্তি বেশ করল কে বোঝা গেল আল্লাহর হুকুমের বিরুদ্ধে প্রথম যুক্তিবাদীর নাম কি এজন্য খবরদার যুক্তি দিয়ে তর্ক দিয়ে আল্লাহর বিধানকে যাচাই করা যাবে না ঠিক কিনা কারণ তোমার যুক্তি তো তুমি জানো না যুক্তির বাইরে না কোরআন কিন্তু যুক্তি তো বুঝতে হবে আজকেও যারা আল্লাহর বিধানকে যুক্তি দিয়ে ভুল ধরে বলে মানবাধিকার লঙ্ঘন হয়েছে চোরের বিধান দিয়ে নারীদের অধিকার হরণ করেছে সম্পত্তির বিধান দিয়ে ও আমার জাতি চিৎকার মেরে বলো ওই বুদ্ধিজীবীদের প্রথম লিডারের নাম কি প্রথম লিডারের নাম কি ইবলিস যেরকম ভাবে আল্লাহর বিধানকে স্বীকার করে আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়ে কাপে রয়েছে ঠিক তেমনি ভাবে বিবৃতি দেয় মিছিল করে মিটিং করে সাংবাদিক সম্মেলন করে ও জাতি তোমরা চিৎকার মেরে বলো তারা মুসলমান না কাফে তারা পরিষ্কার কাফের কোন সন্দেহ নেই বাইরা আমার আজকে মুসলমান দাবি করে মুসলিম ইসলামের খবর নাই মুসলিম দাবি করে মুসলিম কাকে বলে সেটা ভালো করে বুঝতে হবে সেজন্য আল্লাহ তারা বলছেন কোরআন কারিমে আল্লাহ সুবাহ তারা বলছেন ইয়া সালাম তাই জাতির সামনে দাওয়াত পেশ করলেন হানিফান আমি পরিষ্কার করে বলছি এব্রাহিম দাওয়াত দিলেন মক্কার কুফাররা বুঝতে পারলো লাইলহার মানিটা কি এব্রাহিম বুঝতে পারলো লাইলহার মানিটা কি ও আমার জাতি তোমার জাতীয় যদি বুঝে লাইলহার মানি কি খেপে যাবে ঠিক কিনা খেপে যাবে কিনা এরা যদি বুঝতে পারে লাইলহার মানি এইগুলো যা বললাম তাহলে ক্ষিপ্ত হবে কিনা ক্ষিপ্ত হবে মিশরের সাইয়েদ কুতুবের নাম শোনেন নাই সাইয়েদ কুতুব রহমতুল্লাহ আলাই যার বাংলায় তাফসির আছে বাংলা ভাষা অনুবাদ হয়েছে তাফসির ফি জিলাল কোরআন ওনার আর একটা কিতাব আছে মা আলিম ফিত্তরিক এই কিতাবটা পড়বেন বাংলা আছে মিশরে যখন তিনি এই কিতাব লেখলেন তোমাদের মতো যুবকেরা তাজা হয়ে গেল যুবকেরা বুঝতে পারলো ইসলাম মানি হচ্ছে এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা কোন মানব রচিত আইন চলবে না মানুষের সার্বভৌমত চলবে না মিশরের যুবকেরা যখন ফুসে উঠল আল্লাহর বিধানের জন্য তারা মাঠে নেমে গেল তখনই মিশর সরকার তাকে গ্রেফতার করল আমার জাতি তোমাদেরকেও মনে রাখতে হবে তোমাদের যে সত্যি কথা লাইলহা বুঝে আসে আর সেই দাওয়াত দেওয়া শুরু করো সেই সময় বেশি দূরে না যেই সময় তোমাদেরকে গ্রেফতার করা শুরু হবে ঠিক কিনা মিশরের সরকার তাকে গ্রেফতার করলো শেষ পর্যন্ত ফাঁসির হুকুম হয়ে গেল লম্বা ঘটনা আমি বলছি না ফাঁসির আগের রাতে জেলখানায় ওনার কাছে একজন হুজুর গেলেন মৌলবী সাহেব গেলেন উনি জিজ্ঞেস করলেন আপনি কে দাবি জেলখানা মসজিদের ইমাম কেন এসেছেন আপনার তো কালকে ফাঁসি হবে ফাঁসির আগে মুসলমান বন্দীদেরকে কয়েদিদেরকে আমি কালমা পড়াই কালিমা পড়াই সাইয়েদ কুতুব জিজ্ঞেস করেন কি কালমা পড়ান রসুল্লাহ আশ্চর্য কথা আমি তো এই কালমা পড়ার কারণে আমি আজকে জেলে আছি এই কালিমার কথা বলার কারণে আমার ফাঁসি হচ্ছে যেই কালিমা পড়ার কারণে আমাকে বন্দি করা হয়েছে যেই কালিমার কারণে আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে আপনি সেই কালেমা পড়ান আর সেই কালিমা পড়াবার দায়িত্ব পেয়ে পয়সা পাচ্ছেন বোঝা গেল আপনার কালিমা আর আমার কালেমা এক না আপনার কালেমা যেই সরকার থেকে পয়সা দেয় আমার কালিমা আমাকে ওই সরকারের ফাঁসির মঞ্চে ঝুলায় ও আমার জাতি আজকে তোমরা যদি সত্যিকার অর্থে বলতে পারো মানি হচ্ছে আমরা কারো ক্ষমতা বিশ্বাস করি না কারো হুকুম মানি না আমরা কোন শাসককে মানি না কোন যাদককে মানি না কোন খানকে মানি না কোন দরগা মানি না আমরা হুকুম মানি একমাত্র কার তাহলে বাধা আসবে দুই দিক থেকে কয় দিক থেকে এক দিক থেকে আসবে শাসকদের পক্ষ থেকে আর একদিকে আসবে একদল যাদবদের পক্ষ থেকে ঠিক কিনা আলী রানি আল্লাহ বলেছে কথাটা আমি বলি না তা আলিম কিতাবটা কয় কথা পড়ানো হয় হেদায়তুল নহর জামাতে লেখা আছে যুগে যুগে আল্লাহর দিনকে ধ্বংস করেছে দুই প্রকার মানুষেরা কয় প্রকার মানুষেরা এক প্রকার হচ্ছে শাসক এক প্রকার কারা এতক্ষণ যাদের কথা বললাম আল্লাহর বিধানকে পরিবর্তন করেছে বাতিল করেছে আর এক প্রকার হচ্ছে এক শ্রেণী এক শ্রেণীর আলেন শাসকদের পাঁচটা গোলাম যাদেরকে খ্রিস্টানরা ইমাম প্রশিক্ষণের নামে বর্তমানে ট্রেনিং দিচ্ছে ঠিক কিনা ওই ইমাম প্রশিক্ষণের সামনে ইমামদের সামনে আমেরিকার উলঙ্গ বেহায়াপনা মেয়েদেরকে দিয়ে বেলে ডান্স করেছে ঠিক কিনা ওই রকম ইমামদের কথা বলছি আমার পাশে যারা বসে আছেন ডানে বামে যে ওলামাইকরাম এদের কথা বলছি না ঠিক কিনা একদিক ওলামাদের মর্যাদা অনেক উপরে আল্লাহ তারা বলেছে ইন্নামা ইকসাল্লাহ ওলামা নিশ্চয়ই আমার বান্দাদের মধ্য থেকে সত্যিকার অর্থে আমাকে ভয় করে আলেমরাই কারা ভয় করে আলেমদের সার্টিফাই করেছেন কে আল্লাহ তারা আর বলেছেন কুল হে নবী আপনি জানিয়ে দিন যারা জানে আলেম আর যারা জানে না তারা কি সমান তারা কখনো সমান নয় আরে বেটা প্রশিক্ষণ প্রাপ্ত কুত্তা আর অশিক্ষিত কুত্তাও সমান নয় ওলামায় গ্রাম বসে আছেন যেই কুকুরকে প্রশিক্ষণ দেওয়া হয় শিকার করার জন্য ওই কুকুর যদি জঙ্গল থেকে কোনো শিকার মেরে নিয়ে আসে খাওয়া যায় ঠিক না আর অশিক্ষিত কুত্তা যদি মারি নিয়ে আসে খাওয়া যাবে তাহলে বোঝা গেল শিক্ষিত কুত্তার শিকার খাওয়া যায় আর অশিক্ষিত কুত্তার শিকার খাওয়া যায় না হারাম তাহলে শিক্ষার পার্থক্য আছে কিনা তবে মনে রাখতে হবে একদল আলেমদের কথা এরকম বলা হয়েছে আর একদিকে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আল ওলামাউ উমানাউদ্দিন মালামি আল্লাহর হাবিব ফরমান আলেমরা হচ্ছে আমার দিনের আমানতদার আমার এই কোরআন আমার এই সই হাদিস সংরক্ষণ করবে আলেমরা প্রচার করবে আলেমরা যতক্ষণ পর্যন্ত তারা শাসকদের পা চাটা গোলামে পরিণত না হবে যখন তারা শাসকদের কাছে যাবে ফাহুম লুসুসুদ্দিন মুস্তাদ আহমদের সই হাদিস আল্লাহ রাসুলাম বলেছেন যখন এরা শাসকদের সন্তুষ্টি করার জন্য এদের পা চাটা গোলা হবে তখন তারা দিনের চোর বলে প্রমাণিত হবে ঠিক কিনা আল্লাহ হাবিব আরো বলেছেন তাহ্বাজুবিল্লাহ মিন ও আমার উম্মতেরা তোমরা আল্লাহর কাছে জব্বুল হজনের থেকে পানা চাও সাহবায়ক রাম বলেন আমার জব্বুল হজন ইয়া রাসুল আল্লাহ জুব্বুল হজন কি জিনিস কলাওয়াদিন ফি জাহান্নাম আল্লাহর হাবিব বললেন জাহান্নামের একটা গর্ত নিষ্কাত শরীফ বাবুল এতেসাম সুন্না তাই বাবুল কিতাবুল এলেম কিতাবুল এলেমের শেষ দিকে হাদিস আবু হরারা থেকে বর্ণিত বলা হয়েছে তোমরা তাফ বাজুবিল্লাহ জুব্বিল হুজন আল্লাহর কাছে জুব্বুল হজুনের থেকে পানা চাও জাহান হে আল্লাহ নবী জুব্বুল কি জিনিস ফি জাহান্নাম আল্লাহর হাবিব বললেন জাহান্নামের একটা গর্তের নাম জুব্বুল হজুন এমন মারাত্মক জাহান্নাম এত ভয়াবহ জাহান্নাম আমি আমার যেই জাহান নামের থেকে অন্যান্য জাহান নামগুলো প্রতিদিন আল্লাহর কাছে চারশো বার পানা চাই কয়শো বার অন্য জাহান নামগুলো ওই জাহান নামের ভয় আল্লাহর কাছে চারশো বার পানা চাই এত মারাত্মক জাহান নাম সাহবায়করাম প্রশ্ন করেন ইয়ারসুল্লাহ এই মারাত্মক জাহান্নাম এই ভয়াবহ জাহান্নামে কারা প্রবেশ করবে আবু জাহেল আবুল আহাব নমরুদ ফেরাউন হামান ইবলিস না এরা কেউ না আর রসুল সাল্লাম বললেন কলাল কুর্রাউল মুরাউন আমালিহিম অফি রিবায়াতিন আল উলামা আল্লাযীনা হাবিব ফরমান ওই জাহান নামে প্রবেশ করবে একদল আলেম এক শ্রেণীর আলেম বলছি খবরদার সব আলেমদেরকে আবার কোন রকম ছোট করা যাবে না এক প্রকার আলেম যারা যে কোনো আমল করে শাসকদের খুশি করার জন্য পত্রিকায় ছবিটা আসার জন্য মিছিলের সামনে গিয়ে দাঁড়ায় যারা পরের দিন পত্রিকায় ছবিটা আসে বৌরে দেখান যায় দেখো আমার ছবিটা আসছে পত্রিকায় মিডিয়ায় যারা প্রচার হয় আল কোরআল মুরাউন আবি আলিহিম অফি রেবায়াতিন আর এক বলা হয়েছে আল ওলামা ওই সমস্ত আলেমরা আল্লাদিন ইয়াজুরুন আল উমারা যারা শাসকদের দরবারে ঘুরে শাসকদের খুশি করার জন্য তাদের মন মতো ফতুয়া দেয় তাদেরকে বলে আল্লাহর নবী মূর্তির জন্য মসজিদ খালি করে দিয়েছিলেন যারা শাসকদেরকে শিখায় আল্লাহর মূর্তি পূজা গদে চড়ে আসলে এর দেশে ফসল বেশি হয় ও আমার জাতি এই রকম যারা শাসকদেরকে শিখায় আমাদের কথা বলছি যে ওরা আমাদের সামনে আমেরিকার নর্তুকিরা এসে ডান্স করে তারপরে প্রতিবাদ করার ক্ষমতা নাই ঠিক না আমার ভাইয়েরা যুগে যুগে এই দুই প্রকারের লোকের ইসলামে ধ্বংস করেছে সেজন্য আমি বলি একবারই একজন মেহমান গেছিল মেহমানকে রাতের খাবার দাবার দিয়ে রাত্রে বিছানা দিল একটা পুরাতন খাটে পুরাতন খাটে কি যেন থাকে ওরস সার্পকা ওরস বর্তন ওরস কেন ওরস বোঝা গেল ইসলামের সাড়ে বারোটা বোঝাবার জন্য এদেশে ওরসের নামে মূর্তি পূজার আড্ডা বসে ঠিক কিনা আমার বাইরা ওরস থাকে ওরস আর দেয় নাই উপরে মশারি রাত্রে মেহমানকে কায়দা মতো উপর থেকে মশাই নিচের থেকে সার পোকায় কামড়াইল সকালবেলা মেজবান গিয়ে জিজ্ঞেস করে ভাই রাতের ঘুমটা কেমন হলো কোনো কষ্ট হয় নাই তো মেহমান বলল যে না তেমন কোনো কষ্ট হয় নাই মনে হচ্ছিল যেন মশায় উড়িয়ে নিয়ে যাবে যদি নিচের থেকে সার্পকায় টেনে না ধরত উড়োসে না ধরত ঠিক তেমনি ভাবে একদিকে ইসলামের ক্ষতি করার জন্য এদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সব লক্ষ্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে আর একদিকে ওদের পাঁচটা গোলাম হবে একদল মুসলমান নামদারি হাল খানকেওয়ালা দরকাওয়ালা দুর্গাওয়ালা মাঠে নেমেছে ওরসের মাধ্যমে বড় বড় সম্মেলন করে ওরস করে ওরসের ভূমিকা পালন করে ইসলামের ক্ষতি সাধন করছে ঠিক কিনা আমার জাতি এব্রাহিম আলাহ সালামের মতো সেই ভূমিকা রাখতে হবে বাধা আসবে ঠিকই ইব্রাহিমের সামনে বাধা এসে গেছে এবার ইব্রাহিম আলাইসালাম দাওয়াত দিচ্ছেন ও আমার জাতি মূর্তি পূজা চলবে না আল্লাহর বিরুদ্ধে বিধান দেওয়া চলবে না এবার লোকেরা কোনো জবাব দিতে পারল না তৈরি করা হল এবারে আগুনকে আগুনে তৈরি করা হল এব্রাহিমকে ধরে আনা হল আগুন নিক্ষেপ করা হচ্ছে আল্লাহর ফেরেস্তা জিব্রাহিম মিকাইল ইসরাফিল সব ফেরেস্তা এসে হাজির হয়ে গেল এব্রাহিম খালি একটু বলো আমি জিব্রাহিল পাখা দিয়ে আঘাত করে ওদেরকে উড়িয়ে দেয় মিকাইল বলছে আমি একটু বাতাস দিয়ে ফিডর দিয়ে উড়িয়ে দেই ইসরাফিল বলছে আমি একটু সিঙ্গার এক কোনা খুলি করে দেই একটু ফুদিয়ে দেই আল্লাহর নবী কারো সাহায্য চায় না সাহায্য চায় কার ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন ইসরাফিল আমি তো তোমাদের গোলামি করি না আমি তোমাদের গোলামির দিকে মানুষকে ডাকি নাই আমি ডাকি এক আল্লাহর দিকে এদিন আসছে মুস্তাকিম আমি সেই আল্লাহর কাছেই সাহায্য চাই সাহায্য চাই কার কাছে সাহায্য চাবো কার কাছে না কোনো খেলা কাছে দিয়ে শ্রদ্ধা করলে যায় না হারাম আমি আর সেদিকে যাচ্ছি না মূল আলোচনা ফিরে আসতেছি ভাইরা আমার এব্রাহিম আলাই সালাম পরিষ্কার জানিয়ে দিলেন আমি এক আল্লাহর ইবাদত করি সাহায্য যাবো তার কাছে এব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হল ও আমার ভাইয়েরা আল্লাহর নিয়ম আছে আল্লাহ তারা সাহায্য করবেন ঠিকই কিন্তু আগে পরীক্ষা করবেন কে আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছে কে রাজি নাই নতুবা দুধ খাওয়ার মজদুন তো সবই রাজি আছে কিনা ওই যে লাইলি মজদুনের কাহিনীর মধ্যে আছে লাইলি যখন শুনল যে তার নামে একটা পাগল হয়ে গেছে লোক মজদুন রাস্তায় রাস্তায় ঘুরে খাবার দাবারের খবর নাই তখন সে একবেলা দুধ পাঠান শুরু করলো মাজনুনের জন্য মাজনুন তো রাস্তায় ঘুরে দুধের খবর পাইল এলাকার কাউটার ভাত পার এবারে তারা ওই দুধ আসার সময় আসলে মগ্ন হয়ে যায় লাইলে জিকির করতে থাকে দুধ পান করায় যে সে দুধ পান করাতে লাগলো আর দৈনিক মাজলুমদের কাতার ভারী হতে লাগলো এক সময় ওই লোকটাকে লাইলিকে বলল লাইলি তোমার মজনুন কয়জন কেন মজনুন তো একজন না না কিসের একজন হাজার মজনুম আর দৈনিক কেবল কাতার ভারী হচ্ছে এই এক পেলা দুধে কাজ হবে না লাইলে বুঝতে পারল দুধ খাওয়ার জন্য ডুপ্লিকেট মজদুম তৈরি হয়েছে এবারে বলল ঠিক আছে আজকে দুধ নিয়ে যেও না আজকে একটা পেয়ালা নিয়ে ওইটাই নিয়ে যাও একটা ছুরি নিয়ে যাও মজনুমদেরকে বলো যে লাইলি অসুস্থ হয়ে পড়েছে রক্তের প্রয়োজন মজলুমরা তাদের ছুরি আছে কেটে রক্ত বের করো যখনই লোকটা ওই পেয়ালাটা নিয়ে হাজির হল সব মজদুন পাগল হয়ে গেল ঘোষণা আসলো আজকে দুধ আসে নাই পেয়ালা ওইটাই ঠিক লাইরি অসুস্থ হয়েছে মজদুনদের রক্তের প্রয়োজন তাড়াতাড়ি ফুরিয়েছে কাটোয়া রক্ত দাও এবারে মজদুমদের কাতার ফাঁকা হয়ে গেছে আর বলে হাম দুধ পিনে মজনুন হ্যাঁ খুন দেনে ওয়ালে নেই হ্যাঁ। আমরা দুধ পান করার মজনুন রক্ত দেওয়ার মজনুন নই জন্য আল্লাহ পরীক্ষা করতে চান এব্রাহিম আলাইসালামকে যখন আগুনে নিক্ষেপ করা হল এবারে এব্রাহিমের ক্ষমতা শেষ এবারে আল্লাহ বলছেন ইব্রাহিম তোমার ক্ষমতা যে পর্যন্ত ছিল ওই পর্যন্ত তুমি অটল ছিলে তাওহিদের উপরে অমাইমান ছিলে শিরেক বিদাতের উপরে তুমি ছিলে না কোন দুনিয়ার কোন শাসককে মানো নাই এক আল্লাহর কমান মেনেছ এক আল্লাহর হুকুম মেনেছ এবারে শোনো তোমার ক্ষমতা শেষ আমার সাহায্য শুরু ইব্রাহিম আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও খবরদার জন্য একটা চুল যেন না পড়ে যায় আবার ঠান্ডা হতে গিয়েও যেন বেশি কষ্ট না হয়ে যায় আরামদায়ক ঠান্ডা হয়ে যাও ও আমার জাতি এব্রাহিমের জন্য যে আল্লাহ আগুন ঠান্ডা করেছিলেন সে আল্লাহ জীবিত আছেন কিনা আল্লাহর শক্তি আগের মতো আছে কিনা না দুর্বল হয়ে গেছে এখন অধিক খ্রিস্টানদের সমস্ত বোমা সমস্ত গুলি আণবিক বোমা পরমাণু বোমা সব کی نا آج بھی جو کرے ابراہیم کا ایم پیدا آگ کر سکتی ہے আন্দাজে গুলিস্তা পেদা অমুসলমান জাতি আজকেও যদি সে ইব্রাহিমের মতো ইমান তৈরি করতে পারো তাও সেইদের ইমান অর্জন করতে পারো তাও সেই ইমান অর্জন করতে পারো সে এক বেদা অর্জন করতে পারো দুনিয়ার মমিন বান্দাদেরকে কেউ কোন ক্ষতি করতে পারে না মমিনদের হেফাজত করা মালিককে আমানু মোমিনদের মাওলা আল্লাহ কাফেরদের মাওলা নাই মোমিনদের মাওলা কে আল্লাহ বলেছেন ওয়ান্নাল কাফরিনা লা মাওলা লাহুম কাফেরদের কোনো মাওলা নাই মুসলমান জাতি তবে শর্ত একটাই তৌহিদ কি আমানত সিনু মে পিছনে আমাদের বাহিনী আর কোন অবস্থা নাই আল্লাহর কাছে দোয়া করব্বুর আলমিন এখন তো ফেরাউনের বাহিনী আমাদের ধরে ফেলবে বনে ইসরায়েল তো বেইমান হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন বললেন অমুসা তোমার ক্ষমতা ছিল পর্যন্ত তা করেছ এবার তোমার হাতের লাঠি ছাড়ো নদীতে লাঠি মারলো পানি তাল বাহারু নদীর পানি দুই ভাগ হয়ে গেল পানি দুই ভাগ হয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে কাত্তাউদ্দিন আজিম বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল মাঝখান দিয়ে মুসা নবী পার হয়ে গেলেন তার বনে ইসরায়েল পার হয়ে গেল এবারে ফেরাউনরা আসলো পানি ঢুকে গিয়ে ফেরাউন দিকে চুবিয়ে মারল ও আমার জাতি যে আল্লাহ তালা মুসার জন্য নীল দরিয়া রাস্তা করে দিয়েছিলেন সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা সে আল্লাহ আটলান্টিক মহাসাগরে রাস্তা করে দিয়ে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত মুসলিমদেরকে ইসলামের পতাকা উড্ডীন করার ক্ষমতা দিতে পারেন কিনা শর্ত একটাই আজ भी जो करे इब्राहिम का ईमा पैदा आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा ও মুসলমান জাতি আজকেও যদি সেই মুসার মতো লাঠি নিয়ে মুসার মতো ইমান নিয়ে মুসার মতো তৌহিদ নিয়ে সমস্ত কাফের মুশ্রেক আর তাগুতের বিরুদ্ধে দাঁড়াতে সাহায্য করেছেন ইব্রাহিমকে সাহায্য করেছেন সে আল্লাহ আগের মতো আছেন আগে যেরকম ছিলেন এখনো আছেন ভবিষ্যতেও থাকবেন লাওয়ালা আল সিফাতিল খালকে বারিউন রব্বুন আসালিউন খালাকাল খালকা কামালা ইনশি তামিনাল খাউফি আমানা ওয়া সালামা ফাবুদুহু ইয়াকিনান বিগুদুবিন ওয়া আসালা সকাল সন্ধ্যা সব সময় এক আল্লাহর হুকুম মানো এক আল্লাহর বিধান মানো قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين বল আমার সালাত আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব কিছু কার জন্য না মসজিদে এক আল্লাহ বাইরে আর আল্লাহ অকার আল্লাহ লা আল্লাহ তারা বলছেন দুই আল্লাহ মানতে পারবা না মসজিদের আল্লাহ একজন বাইরে আল্লাহ একজন মসজিদে পারবা কোরআনের হুকুম বাইরে চলবে তাগুদের হুকুম চলবে না ওদুকুলো অফিস সেলমে কাফা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো তোমার বাড়িতে একজন মেহমান গেল অর্ধেক ঢুকছে ভিতরে দরজা আর অর্ধেক বাইরে কি বলবো ওই হয়তো ঢুকলে পুরা ঢোক নাহলে বাইরে ঠিক কিনা ঠিক তেমনি ভাবে ইসলামে ঢুকলে পুরা ঢুকতে হবে ঠিক কিনা যারা অর্ধেক ঢুকলো অর্ধেক বাইরে জীবনের মসজিদের ক্ষেত্রে আল্লাহর বিধান মানে ব্যাংকে আল্লাহর হুকুম মানে না আদালতে আল্লাহর হুকুম মানে না সংসদে মানে না বঙ্গভবনে মানে না এরকম ব্যবসা বাণিজ্য মানে না তারা মুসলমান থাকবে ভালো করে বুঝতে হবে ইসলাম কি জিনিস আল্লাহ বলে শুরু ইসলামে কাফা এজন্য আল্লাহ তারা শর্ত দিয়েছেন তোমাদেরকে আমি একটা ব্যবসা সম্পর্কে বলবো কি যে ব্যবসা তোমাদেরকে তুমজি যা তোমাদেরকে মর্মন্তুত শাস্তির থেকে বাঁচাবে দুনিয়ার শাস্তি থেকেও আখেরাতের শাস্তি থেকেও বাঁচাবে তুমি বিল্লাহি নাম্বার ব্যবসার এক নাম্বার পুঁজি হল তো মিনু নাবিল্লাহি আগেই বলল ইমানদার গণ তোমাদেরকে ব্যবসা কথা বলবো আবার বলে তো মিনু নাবিল্লাহি তার মানে বোঝা গেল ইমানের দাবি করলে মুমিন হওয়া যায় না কোরআনুল করিমের সুরায় বাকারার আট নম্বর আদাল্লাহ বলছেন অমিনান না সেমাইয়া কৌলু আমান্না বিল্লাহি অবিলিয়ামুল আখরে অমাহম বেমোমিনীর মানুষের মধ্যে অনেক মানুষ আছে এরকম যারা বলে আমরা আল্লাহ বিশ্বাস করি পরকাল বিশ্বাস করি আল্লাহ বলছেন ওরা মমিন না ওরা মুনাফিক ওরা কি ওরা মুনাফিক এই জন্য আল্লাহ বলছেন তো মেনু নাবিল্লাহি এক নম্বর আল্লাহর পরিমাণ আনতে হবে আল্লাহর পরিমাণ আনতে হলে আল্লাহর উলুহিয়াত আল্লাহর রুবিয়াত আল্লাহর ওবদিয়াত আল্লাহর হাকিমিয়াত আল্লাহর আত্মা ও সিফাত আল্লাহর বিধান সব মানতে হবে দুই নম্বর হল অরসুলিহি রাসুল পরিমাণ আনতে হবে তিন নম্বর হল তোমরা আল্লাহর রাস্তা জেহাদ করবে কার রাস্তা জেহাদ করবে তোমরা তোমাদের জান এবং মাল দিয়ে জেহাদ করবে কার জন্য আল্লাহর রাস্তায় জেহাদ করবে আল্লাহ বলছেন দালিকুম খাইরুল্লাকুম এটাই তোমাদের জন্য মঙ্গল এটাই তোমাদের জন্য ভালো এইটা যদি বুঝতে পারো অ যুবকেরা তোমাদের জন্য চতুর্দিক আহ্বান আসছে অমাল যুবকেরা তোমরা কেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না আল্লাহ তাআলা আহ্বান করছেন তোমাদের কি হয়েছে তোমরা আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর রাস্তা জেহাদ করছো না অথচ অসহায় পুরুষেরা অসহায় নারীরা অসহায় শিশুরা ফরিয়াদ করছে আল্লাহর কাছে আফগানিস্তান থেকে ফিলিস্তিন থেকে কাশ্মীর থেকে আরাকান থেকে বসনিয়া থেকে চেসনিয়া থেকে সারা দুনিয়ার মজলুম মানুষেরা ফরিয়াদ করে বলছে রব্বানা আমাদের রব আমাদেরকে এই জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো আমাদেরকে এই জালিমদের হাত থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাদের জন্য আমাদের রক্ষা করো অলি দান করো ন্যায়নিষ্ঠবান নেতা দান করো আমাদের অভিভাবক দান করো আল্লাহ নাসির আর তুমি তোমার পক্ষ থেকে আমাদের জন্য নাসির সাহায্যকারী দান করো ও যুবকেরা আল্লাহর পক্ষ থেকে আহ্বান এসেছে আহ্বানের সারা জানা দিয়েছে ইনশাআল্লাহ پھر تجھا ایک بار کرنی ہے جہاں کی رہبری اٹھ خدا کے যুবকের আবার তোমাদেরকে Salahuddin Ayubi Muhammad bin Qasim Tariq bin Ziyad সেই রকম যুবক হয়ে ময়দানে চাপিয়ে পড়তে হবে তোমার বন্ধুদেরকে ধর্ষণ করা হচ্ছে তোমার বন্ধের বুকে এহদি খ্রিস্টান হাত দিচ্ছে তোমার বন্ধের ওড়না খুলে দিচ্ছে তোমার বন্ধের কাপড় খুলে দিচ্ছে তোমার বন্ধের পেটের ভিতরে অধিক খ্রিস্টানের সন্তান জন্ম হচ্ছে ও যুবকেরা এরপরেও তোমরা তাজা হবে না তোমাদের নবী যুদ্ধ করেছেন করেছেন যুদ্ধ আল্লাহ নিজেও করেছেন ওলা কিন্নাল্লাহ ফালাম তাক্তুলুহুম ওলা কিন্নাল্লাহ কতালাহুম আল্লাহ বলেছেন আল্লাহ নিজে ওদেরকে হত্যা করেছেন বদরের যুদ্ধে কাফেরদেরকে হত্যা করা হলো আল্লাহ বলছেন হে নবী আপনি হত্যা করেন নাই আপনার সাহাবির হত্যা হত্যা করেছেন কে হত্যা আছে কিনা কোরআনে আমার দেশে একদল লোক আছে কয়েছে না কে তাহলে তার যুদ্ধ নাই ইস্তাবে এখন আমি বলতে গেলে পাঁচশো আয়াত বলতে হবে ইনশাআল্লাহ মুখস্থ সাথের উপরে ইনশাল্লাহ আমার ভাইয়েরা আজকে যারা মুসলমানদের ইমানকে দুর্বল করে দিচ্ছে তোমরা তাদের থেকে সাবধান হও এগুলো ইহুদি খ্রিস্টানদের প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম ঠিক কিনা যে ইমামদের সামনে পেলে ডান্স করছে কেবলমাত্র সেই ইমামরাই বলতে পারে আল্লাহর রাস্তায় জেহাদ করার এখন সময় হয় নাই ঠিক কিনা এই ফতুয়া প্রথম দিয়েছিল ভারতবর্ষে গোলাম আহমদ কাদিয়ানি ইংরেজদের পাঁচটা গোলাম যখন সারা ভারতবর্ষের আলেমেরা এহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করছিল খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করছিল সেই মুহূর্তে খ্রিস্টানদের পাঁচটা গোলাম মিথ্যা নবুয়তের দাবিদার গোলাম আহমদ কাদিয়ানি ফতুয়া দিয়েছিল জাহাজকে নাম ছোড় দোয়াই ভাইও ইসলাম হারাম হাই কতল জেহাদের নাম ছেড়ে দাও ইসলামে মারামারি নাই এই ফতোয়া দিয়েছিল কাদিয়ানি ও আমার জাতি আজকেও যারা জেহাদ থেকে যুবকদেরকে দূরে সরাতে চায় তোমরা চিৎকার মেরে বলো তারা কার মরিদ গোলাম কাদের মুরিদ তারা কাদের তারা কি নতুবা আল্লাহ তালা করে বলেছেন নিশ্চয় আল্লাহ তালা ভালোবাসেন ওই সমস্ত যুবকদেরকে যারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করে কান্নাহুম বুনিয়ান মারসুস কাতারবন্দি হয়ে যেন তারা সীসা গলানো প্রাচীর সীসা গলানো লৌহ প্রাচীরের ন্যায় অকাল থেকে যারা যুদ্ধ করে আল্লাহ সেই যুবকদেরকে ভালোবাসেন যেমন আল্লাহ আল্লাহ রোহদের যুদ্ধ চলছে একজন যুবক এসে বলছে আর আল্লাহ এই আমার যৌবন এই আমার চারা এই আমার বাহু আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই আমার জন্য কি পুরস্কার আছে আল্লাহর নবী বললেন জান্নাত সোজা জান্নাত সাহাবেন বাবা জান্নাত আল্লাহর নবী বললেন যে বিশ্বাস করো না না বিশ্বাস করি কোনো সন্দেহ নেই তবে এত সহজে জান্নাতে যাওয়া যায় তা তো জানতাম না ফলের থেকে বের করে খেজুর কয়েকটা খেলেন বাকি খেজুরগুলো ছুঁড়ে মারলেন আর বললেন এত দূর এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে তরবারি নিয়ে ছাপিয়ে পড়লেন পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে যায় সেরকম কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে গেলেন চতুর্দিকে লাশের স্তূপ করে ফেললেন মুসলিম সেনারা বলল যুবক আমাদের কাতারে চলে আসো যুবক তাকিয়ে ঠোঁটে মুস্কি হাসি চেহারায় রক্ত বলতে আমার সাহাবি ভাইয়েরা তোমরা আমাকে বাধা দিও না আমাকে যেতে দাও আমি অহুক পাহাড়ের দিক থেকে জান্নাতের সুগন্ধ আমার নাকে পাচ্ছি যে বলছি হার اس غرض سے جو مقتل میں آیا وہ صبح و شام سلامت رہتی ہے یہ جان تو آنی جانی ہے اس جان کی کوئی پرواہ نہیں نحن الذین بایع محمدا علی الجہاد ما بقینا ابدا امرش جاتی در اللہ رب الحد حد بیات کرے چلام کیسر جنو বোখারি শরীফকে তখন বাগাদি খুলে দেখুন লেখা পরিষ্কার আমরা সেই জাতি যারা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে বয়াত করেছি কিসের জন্য আলাল জিহাদে জেহাদ করার জন্য মা বাকি না আবাদা যতক্ষণ পর্যন্ত আমার দেহের সঙ্গে রুহু থাকবে ততক্ষণ জেহাদ করে যাব আল্লাহ নিজে কতল করেছেন বলেছেন আর একাতে মশা কাফল্লাহুল মমিনা কাফর মমিন আল কিতাব মমিনদের জন্য যুদ্ধ করার ব্যাপারে আল্লাহ যথেষ্ট আল্লাহ নবীদেরকে বলেছেন সব নবীরা যুদ্ধ করেছেন কোরআনে আছে অকাতারা দাউদু জালুতা দাউদ জারুদকে কতল করেছে হত্যা করেছে নবীর হত্যা করেছে কয়েকজন ইসলামে মারামারি নাই এই হত্যা নাই আবার আমাদের নবী লড়াই করেছেন সাহাবিরা লড়াই করেছেন আগের যুগের বুজুর্গরা লড়াই করেছে কোরআন করে হাদিস পড়ুন কোরআনে পরিষ্কার বলা আছে কত নবী সব নবীদের সঙ্গে অনেক বুজুর্গের আল্লাহ যুদ্ধ করেছেন লড়াই করেছেন এরপরে আমাদের নবীকে আল্লাহ বলেছেন হে নবী আপনি আল্লাহ রাস্তায় লড়াই করুন যুদ্ধ করুন আপনি লড়াই করুন লাল্লাহ নফসাক যদি আপনার সঙ্গে কেউ না থাকে আপনি একাই যুদ্ধ চালিয়ে যান ও হারিদুল মমিনিন মমিনদেরকে উদ্বুদ্ধ করুন জেহাদের জন্য আমার ভাইরা আল্লাহর নবীকেও যুদ্ধ করতে হয়েছে ইতিহাস পড়ুন ওদের যুদ্ধে আল্লাহর নবী যখন যুদ্ধ করছিলেন লোহার পোশাক পরা ছিলেন মাথায় লোহার টুপি গায়ে লোহার পোশাক কাফেররা দেখলো এই লোকটাকে তীর দিয়ে হত্যা করা যাবে না তরবারি মেরে হত্যা করা যাবে না একটা বড় পাথর যদি মাথায় ছুঁড়ে মারা যায় তাহলে লোহা ঢুকে নিজের লোহা দ্বারা নিজে মারা যাবে এই পরিকল্পনা করে আল্লাহর নবীর মাথায় বিশাল এক পাথর মারল আল্লাহর নবী বসে পড়লেন মাথায় যে লোহার টুপি ছিল সেই লোহার টুপি হেলমেটের মতো একটা আংটা গাল ভেঙ্গে দাঁতের ভিতরে গিয়ে আঘাত করলো আল্লাহর নবীর দাঁত পড়ে গেল লোহাটা গালের মধ্যে রয়ে গেল একটু চিন্তা করো মুসলমান সারা জীবন থেকে বল শুনেছ আল্লাহর নবীর দান দান শহীদ হয়েছে কেমনে হয়েছে জানো না জানলে চিন্তা করতে আল্লাহ নবীর গালের মধ্যে লোহা রয়ে গেছে যুদ্ধ খতম হওয়ার পরে একজন সাহাবি সেই লোহা বের করার জন্য দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিলেন লোহা বের হল ঠিকই ওই সাহাবের দুইটা দাঁত পড়ে গেল আল্লাহ নবীর চেহারা রক্তে রঞ্জিত হয়ে গেল তাই এফের ইতিহাস পড়ো আল্লাহর নবীকে পাথর মারতে মারতে বেউস করে ফেলে দিল আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবী সালাম কি বড় বুজুর্গ ছিলেন না আমাদের বর্তমান যুগের বুজুর্গেরা বড় বড় বুজুর্গ কেটা বুজুর্গ ছিল আল্লাহর নবী যুদ্ধ করেন নাই আল্লাহর নবী কি আল্লাহর কাছে বেশি প্রিয় ছিলেন না আমাদের বর্তমানে যারা বলে যে আদের দরকার নাই বুজুর্গ তারা বেশি প্রিয় কারা বেশি প্রিয় কোরআন থেকে পড়ি কোরআন পড়ো কোরআন জানিয়ে দিবে কোরআন বলছে আল্লাহর নবীর উপরে যখন কোরআন হতে নাজিল হতে লাগলো কোরআন মুখস্থ করার জন্য আল্লাহর নবী ঠোঁট নাড়া চাড়া করে পড়তে লাগলেন আল্লাহ তারা বলেন নবী এত কষ্ট করা দরকার নাই আয়াত নাজের হয়ে গেল হে নবী কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনার ঠোঁট নাড়াচাড়া করার দরকার নাই ঠোঁট নাড়াচাড়া করে দ্রুত মুখস্থ করার প্রয়োজন আপনার নেই ইন্না আলাইনা জামাহু কোরআনা নিশ্চয় গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি জোরে বলুন সবাই এত কষ্ট করে আপনার কোরআন মুখস্থ করা দরকার নেই আমি আপনাকে মুখস্ত করাইয়া দিব শুধু এ পর্যন্ত না আল্লাহর নবী এবারে তাহাজুদে নামাজ পড়ছেন রাত ভর এবাদত করছেন এবাদত করতে করতে পা ফুলে যাচ্ছে আল্লাহ নবীর স্ত্রী আয়সা বলছেন আরাসুল আল্লাহি আল্লাহ তালা আপনার আগের পিছের সমস্ত গুণা ক্ষমা করে দিয়েছেন আপনি কেন এত কষ্ট করছেন কেন রাত ভর এবাদত করছেন আল্লাহর নবী বললেন আফালা কুনা শাকুরা আয়েশা যে আল্লাহ তার একজন এতিম নবীকে এতিম ব্যক্তিকে নবুয়ত নবীদের সর্দার বানালেন যে আল্লাহ তারা একজন অসহায় মানুষকে সহায় দিলেন আমি কি সে আল্লাহর আমি কি সে আল্লাহর শক্তি আদায় করবো না নবী ইবাদত করতে করতে পা ফুলে যাচ্ছে আল্লাহ তারা বলছেন কুমিল্লা কালিলা হে মুজাম্মিল ও কামলিওয়ালা আপনি রাতের বেলায় জাগরণ করুন দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদত করুন কিন্তু আপনি কিছুক্ষণ ঘুমান আপনি সারা রাত এবাদত করলে খুশি আমি আল্লাহ আপনাকে ঘুমান্ত দেখলে ও খুশি হয়ে যায় বলেন সুহান আপনি অর্ধেক রাত্রি অথবা তার চেয়ে একটু কম অথবা তার চেয়ে একটু বেশি আপনি বিশ্রাম নেন এবাদত করুন কে বলেছেন আমার ভাইয়েরা আমাদের নবী তো এবাদত করলেন বর্তমানে এক শ্রেণীর পীর বেরিয়েছে যারা বলে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে নামাজ রোজা লাগে না আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায় সুরেশ্বরের পীর আছে না নামটাই বলে দিল কেউ বুঝতে পারছেন আন্দাজ বলছে সুরেশ্বরের পীরের বই বইয়ের নাম সেররে হজ্জামে নূর পৃষ্ঠা নাম্বার চৌত্রিশ লেখা আছে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে এবাদত লাগে না খালি লাগে না লেখলেও চলতো লেখছে আল্লাহর সঙ্গে বান্দা একাকার হয়ে যায় তখন আল্লাহর উলি হয়ে যায় মিশে যায় এরপরে এবাদত করতে ইচ্ছে করলেও সে কাফের হয়ে যায় দলিল দেয় কোরআনের হাত দেখি দিয়ে সমস্যা তো এখানে দলিল দিয়েছে সুরাই হেজেরের নিরানব্বই নম্বর আয়াত দিয়ে কোরআন বলছে তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত একিন না আসে তার মানে একিন আসতে আর লাগবে না এই তো কোরআন আয়াত আছে মুরিদরা যখন শুনে তখন হুজুরই কোরআন বুঝছে আর কেউ বুঝে নাই ও আমার ভাইয়েরা আল্লাহর নবীর কাছে আমরা ব্যাখ্যা জিজ্ঞেস করি আয়াত যার উপরে নাজিল হল তিনি কি ব্যাখ্যা করেছেন তাফসির এমনি কাছের খুলে দেখো আল্লাহ নবী বলছেন এইখানে একই মানে হচ্ছে মৃত্যু আল্লাহর নবী বলছেন আবুদর আব্বাকা মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করো মৃত্যু আগ পর্যন্ত কারো থেকে ইবাদত মাফ হবে না আর ওই পীর বলল আধ্যাত্মিকতার চূড়ান্ত মা কামে গেলে ইবাদত লাগে না এগুলো পীর না শয়তান কারে শয়তান মি কোনি না মাতলি গরলি নস্তলানত বরলি তাসির রসুলা وانت تظهر حبه هذا لعمري في الفعال بديع لو كان حبك صادقا لا طعته ان المحب لمن يحب مطيع আমার ভাইরা আশিকে রাসূল হজ করে না নামাজ নাই দিন নাই আশেখের আসল হয়ে যায় আমার জাতি কোন সাহাবাহিকেরাম আশেখের রসুল সম্মেলন করেন নাই আবু বকর আশেখের রসুল লেখলেন না অমর আশেখের রসুল লেখলেন না যেই সাহাবিরা আশি নব্বইটা তীরে আঘাত খেয়েছেন সেই সাহাবিরা আল্লাহর নবীকে এমন করার জন্য ওরা আশেখের রসুল হয় নাই আশেখের রসুল কারা গড়ে গড়ে মিলাদ্দিন রসুলের স্বভাব নেই কি সুন্দর কথা আমার ভাইয়েরা এই মিলাদ আল্লাহ নবী দিয়েছিলেন আল্লাহর নবীর সন্তানগুলো আল্লাহর নবীর জীবদ্দশায় সব মারা গেল খালি ফাতেমা ছাড়া আল্লাহ নবীর ছোট মেয়ে ফাতেমা ছাড়া সব সন্তানগুলো আল্লাহর নবীর জীবদ্দশায় মরে গেল আল্লাহর নবী কি তাদের জন্য তিন দিনা খতম দিয়েছিলেন মিলাদ দিয়েছিলেন কোরআন খতম খতমে তাহলিল দোয়া অধিফা দিয়েছিলেন চল্লিশা করেছিলেন মৃত্যুবার্ষিকী কোনটাই করেন নাই আল্লাহর নবীর মৃত্যু বলে করেছিল কেউ আল্লাহর নবীর মৃত্যুর পর করে নাই এই মিলাদ জন্ম দিয়েছে কারা এহুদি খ্রিস্টানরা যেই সব মৌলবীদেরকে তৈরি করেছে মুসলিম জাতিকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার জন্য কোরআনকে শুধুমাত্র মিলাদ করার জন্য আর খতম করার জন্য মুরদারের নামে তেলাহাত করার জন্য সীমাবদ্ধ করে দিয়েছে যাতে আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার কথা কেউ না বলতে পারে ঠিক কিনা আমি সেজন্য বলি তাফসিরে মারফুল কোরআন মুফতি ছবি সাহেবের লেখা ওই মারফুল কোরআন ফাউন্ডেশন অনুবাদ করেছে মহিউদ্দিন খান অনুবাদ করেছে মদিনার থেকে সংক্ষিপ্ত ছাপিয়েছে সুরায় বাকারার একচল্লিশ নম্বর আয়াতে তাফসির ওই সংক্ষিপ্তটার পঁয়ত্রিশটা অফিসে লেখা আছে এই সালে সবের জন্য মৃত্যু ব্যক্তির এই সালে সবের জন্য পারিশ্রমিকের বিনিময়ে পয়সার বিনিময়ে খতমে কোরআন দোয়া অজিফা সম্পূর্ণ হারাম যে পরে সেও হারাম কাজ করে যে পড়ায় সেও হারাম কাজ করে জন্য মাদ্রাসার ছেলেরা আছে অনেকে ভালো করে জেনে রাখো ওলামায় কেমন আছেন আল্লাহর কালামের খেদমত করুন রেজেকা মালিককে এই খতমে কোরআন করে পয়সা নেওয়া সর্বসম্মতিক্রমে হারাম ফতোয় স্বামীতে লিখেছে হারাম মুক্তি কোর্সের প্রথম কিতাব যেটা পড়ানো হয় আমার এই মুক্তি কোর্সে ছাত্র আছে আমার দারুল ইফতা আছে এরা সেখানে ছাত্র ওকুদ রাসমিল মুফতি এই কিতাবটা আমিই পড়াই এই কিতাবের শুরুতে বেদাতের মেশাল উদাহরণ দিয়েছে এই খতমের তেলাওয়াতে কোরআনের পয়সা বিনিময় কোরআন তেলাওয়াত কর সব ধরনের তার কারণ হয় আল্লাহকে ভয় করুন আমি বলি নাপিত খুশি হয় যখন শোনে এলাকায় একটা নতুন শিশু জন্মগ্রহণ করেছে কেন আদরের নতুন সন্তান মাথা কামাইলে পাঁচশো এক হাজার টাকার নোটটা পাওয়া যাবে ঠিক কিনা আর ওই এলাকার খতম করা মৌলবী সব মৌলবী না আমার পাশে জানে পাশে যারা বসে আছেন আলেমদেরকে বলছি না আমার সামনে যারা মায়েরা বসে আছেন এরা এই মার্কা মৌলবী লীগের নাকি ওরা এখানে আসেন ওরা দূরে বসে আমাদের ভুল ধরতেছে আর স্লিপ পাঠাইছে দূর থেকে দেখবেন স্লিপ আসবে এই স্লিপগুলো আগুনে পোড়াই দিবে ভাইরা আমার আমি বলি নাপিত খুশি হয় শিশু জন্ম হলে আর ওই পাড়ার খতম করা মৌলবী মিলাদ করা মৌলবী খুশি হয় যখন শোনে মাইকে একটা লোক মারা গেছে কারণ তখন মনে ভালো হবে এই তো তিন দিনে মিলাদ আসবে চল্লিশা মিলাদ আসবে মৃত্যু বার্ষিকী মিলাদ আসবে টাকা পাবো খাওয়ন পাবে মুরগির রান পাবো ঠিক কিনা আমার জাতি তিন দিনা চল্লিশা মিলাদ মৃত্যু বার্ষিকী মিলাদ জাহেজ না হারাম শ্রেণীর মৌলবীরা এখন বলবে এগুলো বেদাতে হাসানা নবীর যুগে ছিল না অসুবিধা কি এখন তৈরি হয়েছে বেদাতে হাসানা আল্লাহ নবী বলেছে কুল্লু বেদাতিন দলালা সব বেদাত গুমরাহি এরা বেদাত তৈরি করেছে হাসানা আবার বুঝায় তাই নবীর যুগে মাইক ছিল না নবীর যুগে মোবাইল ছিল না নবীর যুগে প্লেন ছিল না এগুলো কেন ব্যবহার করছেন এগুলো বেদাত না এখন অশিক্ষিত পীরের অশিক্ষিত মুরিদরা বলে ঠিকই তো মুক্তি দোষী এই কিতাব পড়ে নাই আমি জিজ্ঞেস করতে চাই এইটার নাম যদি বেদাত হয় তাহলে তুমি আমি কি নবীর যুগে ছিলাম তুমি আমিও বেদাত নবীর যুগে ছিলাম না তোমার আমার বাপ বেদাত মা বেদাত দাদা বেদাত নানা বেদাত ঠিক না বেদাত কাকে বলে ভালো করে বুঝো বেদাত হচ্ছে আল্লাহর নবীর যুগে যেইটা এবাদত আকারে ছিল না ওইগুলো নতুন আকারে এবাদত আকারে তৈরি করার নাম কি স্বভাবের উদ্দেশ্যে এবাদতের রূপে নতুন কিছু তৈরি করার নাম কি আর যেগুলো মোবাইল কি কোনো এবাদত মোবাইল কোনো এবাদত দশ নাকি পাওয়া যাবে এক নিয়ে এক এক কলে দশ নাকি পাওয়া যাবে মিস কল মারলে দুই নাকি পাওয়া যাবে মাইক ব্যবহার করলে নাকি পাওয়া যাবে তাহলে বুঝে গেল এই mobile fan light mic current অমুক তমুক এইগুলোকে দিয়ে যারা তোমাদের বিভ্রান্ত করে এই বিভ্রান্ত মূর্খ পীরেরা মূর্খ ভণ্ড আলেমেরা মিলাদি হুজুরেরা নিজেরাও কোরআন বুঝে নাই অন্যকে বিভ্রান্ত করছে ঠিক কিনা আল্লাহর নবী এদের সম্পর্কে বলেছেন মেসকাতের বাবলে বলে এতে সামনে কিতাব শোনা বোঝাচ্ছে আল্লাহ হাবিব ফরমান এখন আখিরি জমানায় অসংখ্য দাজ্জাল আসবে মিথ্যাবাদী আসবে আসল দাজ্জালের প্ল্যাটফর্ম তৈরি করার জন্য অনেক দাজ্জাল আসবে ভণ্ড প্রতারক আসবে সত্য মিথ্যায় মিলাইয়া বয়ান করবে আল্লাহ হাবিব বলেন হাদিস তারা তোমাদের কাছে হাদিস নিয়ে আসবে কি নিয়ে আসবে হাদিস নিয়ে আসবে বলে হাদিস পড়া ইমাম এটা কি এটা হাদিস পড়া দাজ্জাল এটা কি পড়া দাজ্জাল হাদিস যারা তোমাদের কাছে হাদিস নিয়ে আসবে তাফসির নিয়ে আসবে বিমালাম তাসমাউ আনতুম ওয়ালা যে হাদিসগুলো তুমি কোনো সময় শুনো নাই তোমার বাপ দাদাও শুনে নাই জাল হাদিস আল হাদিসের নামে কি বলবে আল হাদিস বলবে আসলে বলবে কি জাল হাদিস এই বলে বলে মানুষকে বিভ্রান্ত করবে আল্লাহ রসু বলছেন খবরদার খবরদার তোমরা এদের থেকে দূরে থাকো তোমাদের থেকে এদেরকে দূরে রাখো তোমরা ওদের কাছে যেও না ওদেরকে তোমাদের কাছে আসতে দিও না যে কথা বলছিলাম কোরআনুল করিম এই কোরআনুল করিম তাবিজ দেখার জন্য আসে নাই এই কোরআনুল করিম খতম করার জন্য আসে নাই এই কোরআনুল করিমকে চোখে মুখে লাগাবার জন্য খাওয়ার জন্য আসে নাই খালি কোরআন অভিযোগ করবে তাবিজ বানায়া যা তা আঁখু আমাকে চোখে লাগানো হয় বুকে লাগানো হয় চুমু খাওয়া হয় সুন্দর গিলাপের জড়ি আমাকে তাকের মধ্যে সাজিয়ে রাখা হয় আমার দ্বারা রাষ্ট্র চলে না আদালতে আমি নাই ব্যাংকে আমি নাই বঙ্গভবনে নাই গণভবনে নাই সমাজে নাই শুধুমাত্র পুরাণ হয়ে গেলে মসজিদে রেখে দেয় ও আমার ভাইয়েরা কোরআন কেমতের মাঠে যোগ করবে আল্লাহর নবী নামাজ পড়ছেন বলছিলাম ওই ভণ্ড বিদ্যাকে চলে গেছে অনেক দূরে এই ভণ্ড পীরগুলো লিখেছে নামাজ লাগে না আপনারা হাদিস পড়ুন আল্লাহর নবী মর্দে মৌত মৃত্যুরকে আক্রান্ত এই সময় এসার নামাজের একদিন আদান হয়ে গেছে আল্লাহর নবী উজু করে তৈরি হলেন বেউসয় পরে গেলেন আবার উজু করলেন আবার বেউসয় পরে গেলেন তিনবার চারবার বেউসে গেলেন পরে বললেন মরু আবা আবাক্রিন ইউসাল্লি বিন্নাস আবু বকরকে বলো সেজন্য লোকদের ইমামতি শুরু করে দেয় আল্লাহর নবীর হুকুম পে আবুকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু এমামতি শুরু করলেন এবারে আল্লাহর নবী উজু করলেন একটু সুস্থতা বোধ করলেন হওয়া যাদা ফি বাদানিহি একটু সুস্থ হলেন উজু করলেন দুইজন সাহাবিকে ডাক দিলেন দুইজন সাহাবির কাঁধে ভোট দিয়ে আল্লাহর নবী দুজন লোকের কাঁধে ভর দিয়ে মসজিদে যাচ্ছেন বুখারের হাদিস অরেজ লাহু তাকু তহনিবিল আরদে আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল জয় বলছে ভান যেই নবীর আগের পিছের সমস্ত গুণা ক্ষমা করা ছিল কোরআন বলছে হে নবী আল্লাহ তালা আপনার আগের পিছের সমস্ত গুণা ক্ষমা করে দিয়েছে সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও দুজন লোকের কাঁধে ভর দিয়ে মসজিদে যাচ্ছেন এরপরে যদি কোন পীর বলে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে বলে আল্লাহ আল্লাহর পূর্ণ অলি হয়ে গেলে নামাজ রোজা লাগে না এগুলো পীর না শয়তান আল্লাহর অলি না শয়তানের অলি অলি ঠিকই তবে কাদের অলি অলি কয় রকম দুই রকম কয় রকম একদিকে আউলিয়াউর রহমান আর একদিকে আউলিয়া শৈথন তার অলি যাই হোক বলতেছিলাম আল্লাহর নবী নামাজ দাঁড়িয়ে এবাদত করছেন আল্লাহ বলছেন রাত্রি জাগরণ করো কিছুক্ষণ ঘুমাও শুধু এ পর্যন্তই নয় আরো সামনে চলুন আল্লাহর নবী এবারে মসজিদ নবমীতে বসে সাবায়ক রামদের নিয়ে আলোচনা করছেন এক পর্যায়ে কোন একজন সাহাবির কথা নবীর আওয়াজের চেয়ে বড় হয়ে গেছে সঙ্গে সঙ্গে ওহিনাদের হয়ে গেল সুরায় হুজুরাতে দুই নম্বর আয়াত আমানু লা সাউতাকুম খবরদার খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না এমনটা যদি করো ফাওকা সাউতিন তোমরা একজনের সঙ্গে আর একজনে যেরকম জোরে জোরে কথা বলো এইরকম জোরে চিৎকার মেরে নবীর সঙ্গে কথা বলো না বেয়াদবি করবি না এমনটা যদি করো আমি তাহবা আমা আমালুকুম তোমাদের জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে তোমাদের নামাজ তোমাদের রোজা তোমাদের হজ তোমাদের জাকাত তোমাদের জেহাদ তোমাদের নফল তোমাদের ফরজ সবগুলো বরবাদ হয়ে যাবে তোমরা টেরো পাবে না সুরায় হুজুরাতের দুই নম্বর আয়াত কি মহাব্বত নবীর সঙ্গে নবীর বিরুদ্ধে নবীর সামনে বসে একটু জোরে কথা বললে ওহি নাজের হয়ে যায় আবার নবী যদি রাতে ইবাদত করে আল্লাহ তারা এত এবাদত লাগবে না নবী যদি কোরআন মুখস্থ করা শুরু করেন আল্লাহ বলেন ঠোঁট নাড়া নাড়াচাড়া করার কষ্ট করা লাগবে না এত মহাব্বত যেই নবীর সঙ্গে আমি জিজ্ঞেস করতে চাই ওই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল আল্লাহ তারা দেখতে পেরেছেন কিনা ওদের ময়দানে যখন পাথর মারা হচ্ছিল আল্লাহ তারা দেখতে পেয়েছিলেন কিনা আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফিরাইছিলেন নাকি ফেরার নাই কেন আল্লাহর সঙ্গে বোধ নবীর মহব্বত কম ছিল নাকি আমাদের বুজুর্গদের সাথে মহব্বত বেশি আর আল্লাহ নবীর সঙ্গে কম ছিল নাকি আল্লাহ রব্বুর আলমী হলফ করে বলছেন সাজা মা মা কলা নবী আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই বলে তাহলে আমাকে এত মারলো তোমার ফিরাবার ক্ষমতা থাকে সত্য কেন ফিরাও নাই আল্লাহ তারা উত্তর দিচ্ছেন কোরআনুল কারিমে স্পষ্ট আছে আম হাসিবি তুম আন্তা জান্নাতা ওয়ালাম্মা আয়াতিকুম মিন আম তোমরা কি মনে করেছ যে তোমরা এমনি বেস্ট আল্লাহ তারা বলছেন তোমরা কি এমনি জান্নাতে ঢুকে যাইবা তোমরা কি ভেবেছ এমনি বেসতে ঢুকে যাইবা অথচ তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ যা এসেছিল তোমাদের পূর্বের লোকদের প্রতি তাদেরকে স্পর্শ করেছিল কঠিন কষ্ট কঠিন দুর্ভিক্ষ কঠিন দুর্দশা এবং শত্রু প্রতি ভূমিকম্পের ন্যায় শত্রু হামলা হাত্তায়াকুল এমনকি স্বয়ং রাসুল এবং তার সঙ্গে সাথীগণ বলতে বাধ্য হলেন মাতা আল্লাহর সাহায্য আর কবে আসবে এইরকম কঠিন অবস্থায় চলে গেলেন নিজেদের সর্বক্ষমতা ব্যয় করলেন এরপরই আল্লাহ বলছেন আহা আমার ক্ষমতা কাছে আল্লাহ ইন্না আমার সাহায্য বড় কাছি আছে আমার যুবকেরা সুরা ইউসুফের কাহিনী তোমরা জানো ইউসুফকে জোলায়কা সাতটা তার উপরে নিয়ে দরজা বন্ধ করে বলল হাই তালাক আসো ইউসুফ কি বসে বসে তসবি পড়েছিলেন না দূরে নারিয়া পড়েছিল আমার ভাইয়েরা চতুর্দিকে যাওয়ার সামনে একটা দরজা তাও বন্ধ তারপরে ইউসুফ দৌড় দিলেন কেন জোলায়কা মনে মনে মাথা চুলে আর বলে যে যাও দরজার সঙ্গে নাকটা লেগে টাক লেগে নাক ভেঙে যাবে জোলায়কা বুঝতে পারে নাই আল্লাহর নবী ইউসুফ আলাই সালাম জানেন আল্লাহর নুসরাত আল্লাহর সাহায্য আসার জন্য শর্ত হচ্ছে শর্ত হল বান্দার ক্ষমতা যে পর্যন্ত আছে সে বন্ধ ব্যয় করতে হবে আমার ক্ষমতা আছে ওই দরজা পর্যন্ত যাওয়ার এরপরে আমার ক্ষমতা নাই আমার ক্ষমতা যেইখানে শেষ হবে ওইখান থেকে আমার সাহায্য শুরু হবে ঠিক কিনা এই জন্য যখন তিনি ওইখানে বসে বসে তসবি করলেন না কোরআন খতমও করলেন না দুরুদের নারীও খতমে জ্বালালিও করলেন না বরং তিনি দৌড় দিলেন দোয়াও করতে হবে দৌড় দিতেও হবে দৌড় দিয়ে যখন দরজা পর্যন্ত গেলেন আল্লাহ রাব্বুল আলমিন বললেন ও ইউসুফ তোমার ক্ষমতায় ছিল অন্যায়ের প্রতিবাদ করা তা করেছ তোমার ক্ষমতা ছিল অটল থাকা তা করেছ তোমার ক্ষমতায় ছিল দৌড় দেওয়ার তা দিয়েছ এখন সামনে দরজা তোমার ক্ষমতা শেষ আমার ক্ষমতা ওইখান থেকে শুরু যখন ইউসুফ ইসলাম দৌড় দিয়ে দরজা পর্যন্ত গেলেন আল্লাহ তারা একটানা দূর নয় সঙ্গে সঙ্গে সমস্ত দরজাগুলো খুলে দিয়েছেন জোরে বলেন তন্দিয়ে বাদে মুখালেফ سے نہ گھبراؤ हम शिकायत जा करेंगे कातबे तकदीर को कत्ल हुसैन दर हकीकत मर गए यजीद है इस्लाम जिंदा होता है हर करबला के बाद ও মুসলমান তোমাদেরকে আবার কারবালায় নামতে হবে আবার তোমাকে মোকাবেলা করতে হবে তুমি যদি সেই রকম নামতে পারো যে আল্লাহ তালা আগে সাহায্য করেছেন এখনো সাহায্য করতে পারেন ঠিক কিনা আল্লাহ করে ওয়াদা করেছেন অমুসলিমেরা যুবকেরা তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই তোমরাই থাকবে বিজয়ী তোমরাই থাকবে উচ্চাস ইনকুম তুম কুনতুম যদি কি হতে পারো মমিন হতে পারো সবক পরফের সাদাকাত কা আদা কা সজা কা लिया जाएगा काम तुझसे दुनिया के इमामत का वाखर दावाना আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আল্লাহ সুবহান হুয়া তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন আমিন এই মাহফিলকে যারা ইন্তজাম করেছেন আল্লাহ সুবহান হুয়া তাআলা তাদেরকে কবুল করেন বলুন আমিন এই গভীর রাত পর্যন্ত যারা অংশগ্রহণ করলেন যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে এই মাহফিলকে কামিয়াব